আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলোচনা হচ্ছিল আল্লাহ রসুল সাল আলহি ওসাল্লাম সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছলেন সিদ্রাতুল মুনতাহা সপ্তম আকাশ ভেদ করে এই সপ্তম আকাশ পর্যন্ত যেতে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে সকলেই স্বাগত জানিয়েছে এবং তার আনন্দ প্রকাশ করেছে একজন ব্যক্তি শুধুমাত্র আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামকে মারহাবা জানিয়েছেন কিন্তু তার চেহারায় কোনো হাসির ভাব দেখা যায় নাই আল্লাহর রসুল সাল সাল্লাম জিব্রাইলকে জিজ্ঞেস করলেন فقال رسول الله صلى الله عليه وسلم لجبرائيل ما لي لم آتي أهل السماوات إلا رحبوا بي আল্লাহর নবী জিব্রাইলকে জিজ্ঞেস করলেন ব্যাপার কি আমি যতগুলো আসমান অতিক্রম করলাম এবং যাদের সামনে দিয়ে আসলাম সকলেই আমাকে স্বাগত জানালো এবং হাসি প্রকাশ করলো ইলা গৈর রজুলিন একজন লোক ছাড়া ফাসাল্লাম তো আলাইহি ফারাদ্দা আলাইয়া সালাম রাহাবাবি তাকে আমি সালাম করলাম সে সালামের জবাব দিল আমাকে স্বাগত জানালো কিন্তু ওয়ালাম ইয়াদ হাকলি সে আমাকে দেখে আনন্দের হাসি আসে নাই কলায়া মুহাম্মদ জাকা মালিকু খাজিনে জাহান্নাম জিব্রাইল বললেন হচ্ছে জাহান নামের দায়িত্বশীল জাহান নামের যে দারোগা সেই ফেরেস্তা মালিক লামিয়াদহাক মঞ্জু খুলিকা আল্লাহ রাব্বুল আলমিন তাকে যেদিন থেকে সৃষ্টি করেছেন তার জন্ম থেকে এ পর্যন্ত সে কখনো হাসে নাই ওয়ালাউ দহাইকা ইলা আহাদিন যদি সে কারো প্রতি হাসত লা দহেকা ইলাইকা তাহলে সে আপনার আগমনই হাসি প্রকাশ করত আল্লাহর নবী সাল আলী সাল্লাম সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছলেন ওয়াইদা আর বাহাতু আনহারিন সিদ্রাতুল মুনতাহা বলা হয়েছিল একটা বড়ই গাছ এই বড়ই গাছের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাসুল সাল আলহি সাল্লাম বলছেন ফাইদা নাবকুহা মিসলো হাজার এই গাছের এক একটা বড়ই হল হজর এলাকার মটকার মতো ওয়াইদা কুহা আর তার পাতাগুলো হচ্ছে মিসলু আদা ফিলাতে হাতির কানের মতো এই গাছে অনেকগুলো পাখি স্বর্ণের মতো সোনালি রঙের পাখি আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম যখন পাখিগুলো দেখলেন তিনি বললেন ইয়া জিব্রাইল নাইমুন এই পাখিগুলো তো খুবই সুন্দর এবং খুবই চমৎকার পাখি কলা নাম ইয়া মুহাম্মদ আকিলুহু আনামা মিনহু জিব্রাইল বললেন যে হা হে মোহাম্মদ এই পাখিগুলো যারা খাবে তারা এর চেয়েও চমৎকার এই পাখিগুলো যাদেরকে খেতে দেওয়া হবে আপনার উম্মত এবং যারা জান্নাতে যাবে তারা এর চেয়ে আরো সুন্দর হবে এরপরে সেখানে কয়েকটা নহর দেখলেন নাহারিন হাদা এখানে অনেকগুলো নহর আর বাতু আনহারিন চারটা নহর আর এক ধরনের নাহারানে নানে দুইটা নহর হলো গোপন অনাহারানে জহেরানে আর দুইটা নহর হলো প্রকাশ্য আর একটা নহর দেখলেন সুন্দর স্বচ্ছ সাদা পানি ফাকুল তোমা হাদাইয়া জিব্রাইলু আমি বললাম ওহে জিব্রাইল এই নহরগুলো কিসের নেফিল জান্নাতি গোপন যে দুটো নহর আপনি দেখতে পাচ্ছেন এ দুটো হল জান্নাতের মধ্যে নহর জান্নাতের নহরগুলোর উৎস এখান থেকে ওয়াম্মাল বাতে না নে ওয়াম্মা জহেরানে আর জাহির বা প্রকাশ্য যে দুটো নহর দেখতে পাচ্ছেন ফান্নীল ওয়াল ফোরাতু এটা হচ্ছে নীল এবং ফোরাতের উৎস এখান থেকে আল্লাহর নবীকে এটা দেখাবার মানি আরো একটা আছে আপনি এখন যেরকম মক্কায় নিজেকে অসহায় মনে করছেন আপনাকে বেশি দিন অসহায় থাকতে হবে না আপনি এখান থেকে যাওয়ার পরে হিজরত করবেন এবং এক সময় এমন হবে এই নীল ফোরাত সহ সমস্ত নদীগুলো আপনার দখলে চলে আসবে বলুন বাহান আল্লাহ সেই ইঙ্গিত ছিল এখানে আর একটা নহর এই সিদ্ধাতুল মন্তাহার ওখান থেকে দেখতে পেলেন খুব সুন্দর নহর সুম্মান তালা কাবি আলা ইলা নাহারিন আলাইহি খিয়ামুল্লুয়াকুত ওয়াল জাবারজাত আমাকে একটা নহরের কাছে নিয়ে যাওয়া হলো যেই নহরের কিনারায় অনেকগুলো খিমা আছে তাবু আছে যেই তাবুগুলো লুলু মারজান ইয়াকুত জবরজাত পাথর দিয়ে সজ্জিত তৈরুন আনাম এবং সেই নহরের কিনারায় গাছগাছালিতে অনেক সুন্দর সুন্দর সবুজ রঙের পাখি বসে আছে ফাকুল তুই জিব্রাইলু ইন্না পাখিগুলো কি সুন্দর জিব্রাল ওই উত্তরে দিলেন যে হ্যাঁ যারা এটা খাবে তারা আরো সুন্দর তারা আরো ভালো মানুষ হবে এইভাবে আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম সিদ্রাতুল মন্তাহা পর্যন্ত পৌঁছলেন এরপরে এখানে আল্লাহ রসুল সাল আলাইসাল্লামের সামনে কয়েকটা পেয়ালা আনা হলো বেনাইন মিন খামরিন একটা হলো মদের পেয়ালা ওয়া এনা উন্মিন লাবান আর একটা হলো দুধের পেয়ালা ওয়া এনা উম্মিন আসাল আর একটা হলো মধুর পেয়ালা লাবান আল্লাহর রসুল সাল্লাম দুধের পেয়ালাটাকে নিলেন দুধ পান করলেন মদের পেয়ালা এবং মধুর পেয়ালা মদ আর মধু আল্লাহর রসুল ধরলেন না জিব্রাইল বললেন আপনি দুধের পেয়ালা গ্রহণ করেছেন এটাই হচ্ছে আপনার এবং আপনার উম্মতের জন্য মধ্যম পন্থা অবলম্বন করার প্রতীক আপনি যদি মদের পেলা গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত বিভ্রান্ত হতো এবং আপনার দিন গ্রহণ করার লোক খুব সামান্যই পেতেন অল্প লোকই পেতেন যারা হকের উপরে থাকতো এভাবে এখান থেকে আল্লাহ রাসুল সাল আলহি ওয়াসাল্লাম সামনের পথ শুরু করলেন যাত্রা শুরু করলেন এখান থেকে সামনে যাওয়ার যে বাহন সেইটা সম্পর্কে বলা আছে অতিয়াবে রফরাফিন রফরাফ আনা হল বাইতুল্লাহ শরীফ মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে বাহন ছিল তার নাম কি ছিল বোরাক দোনাল বাগাল আফাওকাল হেমার খচ্চরের চেয়ে ছোট গাধার চেয়ে বড় এরকম একটা প্রাণী নাম ছিল বোরাক বাইতুল মুকাদ্দাস থেকে এই সাত আসমান পর্যন্ত যে সফর হলো যা দিয়ে চড়লেন তার নাম ছিল কি মেয়ারাজ আর এই সিদ্ধাতুল মুন্তাহার থেকে সামনের যে সফর অবশ্য এই সফরটা সম্পর্কে বিশুদ্ধ হাদিসগুলোতে কিছু বলা হয় নাই মাঝখান থেকে কিছু বাদ হয়ে গেছে সামনে গিয়ে আবার মিলে যাবে এই জন্য এখন যেটা বলছি এটা বিভিন্ন তাফসিরি কিতাব থেকে বিশুদ্ধ রওয়ায়ত এখানে কিছু বলে নাই এখান থেকে রফরফ আল্লাহ রসুল সাল্লামকে দেওয়া হলো আর রফরফ সম্পর্কে বলা হচ্ছে যে এটা একটা কার্পেট জাতীয় বিছানা জাতীয় এটাতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন আরোহণ করলেন আল্লাহর রাসুল সাল আলহি ওয়াসাল্লাম চড়তে যেতে লাগলেন সত্তর হাজার বছর পর্যন্ত চলতে থাকলেন অন্ধকার রাস্তা আবার সত্তর হাজার বছর পর্যন্ত আলোকিত রাস্তা নূর জল জল করে রাস্তা আর এই রকম সত্তর হাজার বার অতিক্রম করে তারপরে গিয়ে আল্লাহর আরসের গায়ে ভিড়লেন আল্লাহর আরস আল্লাহর আরস কত বড় আল্লাহ আকবার যেদিন আমরা দেখবো সেদিন বুঝবো মমিনরা দেখবে খালি দেখবে না এই যুবকরা আরো সে তলেও থাকবে আল্লাহ রাব্বুল আলমিন সাত প্রকারের মানুষদেরকে কামতের কঠিন দিবসে যখন আল্লাহর আরসের ছায়া ব্যতীত অন্য কোন ছায়া থাকবে না সেই দিন কঠিন মুহূর্তে সাত প্রকারের মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলমিন আরসের তলে ছায়া দিবেন জোরে বলুন সোহান সেই সাত প্রকার কারা যারা নামাজ বাদ দিয়ে ফুটবল খেলা দেখে সেই সাত প্রকার কারা যারা ক্লাস বাদ দিয়ে গার্লস স্কুলের সামনে গিয়ে তিমের মতো বসে থাকে স্কুল কখন ছুটি হবে এরা আল্লাহর হাবিব পরিষ্কার করে দিয়েছেন যুবকে একটু কন্ট্রোল করো নিজেকে আল্লাহর হাবিব বলেন ওই সাত প্রকার দলের মধ্যে এক প্রকার হবে সাফি ওই যুবক যেই যুবক যৌবনে আবাদত করতে করতে বড় হয়েছে আল্লাহর হুকুম পালন করেছে আল্লাহর হুকুমকে অমান্য করে নাই সেই যুবকরা কেয়ামতের মাঠে আল্লাহর আরসের তলে ছায়া পাবে জোরে বলুন সুবাহান আল্লাহ কি আনন্দ হবে তখন আর কারা অরজরুন দাঁত হু এমরাতুন দাঁত হাসাবিন ওয়া নাসাবিন একজন পুরুষকে একটা উচ্চ বংশের সুন্দরী নারী আহ্বান করছে তার দিকে আর সে বলছে কি আমি আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করে যেই যুবক বা যেই পুরুষ নিজেকে কন্ট্রোল করবে সুন্দরী আবার বংশীয় উচ্চ বংশের সুন্দরী নারী তাকে আহ্বান করছে তারপরেও তার সে আহ্বানকে প্রত্যাখ্যান করছে বর্জন করছে কি জন্য আল্লাহকে ভয় করে আমি আল্লাহকে ভয় করে এই বলে এই যুবককে আল্লাহ রাব্বুল আলমিন কেয়ামতের মাঠে আরসের তলে ছায়া দিবেন জোরে বলুন আর আল্লাহর আরস ওয়াসিয়া কুরসি ইউহুস সামাওয়াতি ওয়াল আরজ আরসের উপরে থাকে কুর্সি সিংহাসনের উপর থাকে কুর্সি সেই কুর্সির বয়ান আছে আয়াতুল কুর্সিতে কুর্সিটা কেমন কুর্সি আল্লাহর কুর্সি গোটা আসমান এবং জমিন সমূহকে পরিবেষ্টন করে আছে এতক্ষণ যে আসমানের কথা বললাম সব আসমানকে বেষ্টন করে আছে কে আল্লাহর কুর্সি আর এই কুর্সিটা যে আসনের উপরে থাকবে সিংহাসনের উপরে তার নাম কি আরস আর রহমান আল আল আরশ ইস্তাওয়া রহমান আল্লাহ তালা আরশে সমাসীন অহু আব্বুল আরশিল আজিম তিনি মহান আরসের মালিক আল্লাহ তালা বলছেন মহান আরস মহা আরস সেই আরস কত বড় এ কি কল্পনা করা যাবে দেখা যাবে খালি আরস কেনা আরসের মালিককেও তো দেখা যাবে আল্লাহ রসুল সাল্লামকে সাহাবায়ক রাম জিজ্ঞেস করি রসুল্লাহ হাল নারা রব্বানা আমরা কি আমাদের রবকে দেখতে পাব আল্লাহর নবী পাল্টা প্রশ্ন করলেন হাল তুদম বদর ফিলাইলাতে কামালিহি ও আমার সাহাবিরা বলো পূর্ণিমার রাতে আকাশের চাঁদ দেখতে তোমাদের কোনো বেগ পেতে হয় কিনা কষ্ট পাও কিনা ঠিক দুপুরের সময় আকাশের সূর্য যখন কোনো মেঘমালা থাকে না তখন সূর্য দেখতে তোমাদের কোনো কষ্ট হয় কিনা সাহাবায়ক রাম বললেন যে লা আর রাসূলুল্লাহ কোনো কষ্ট হয় না আল্লাহর হাবিব ফরমান কামা কামার শুনে যারা আল্লাহকে সন্তুষ্ট করে চলেছ জীবনের সব ক্ষেত্রে যারা আল্লাহকে মেনে চলেছ দুনিয়াকে প্রাধান্য দেও নাই আল্লাহর হুকুমকে যারা অগ্রাধিকার দিয়েছ কেমতের সেই কঠিন মুহূর্তে এই আকাশের চাঁদ সূর্য যেভাবে তোমরা পরিষ্কার দেখো তোমাদের রব তোমাদের মালিক আল্লাহকে সেরকম পরিষ্কার দেখতে পাবে জোরে বলুন সুবাহার আল্লাহ কি সুন্দর কথা আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন খামাখা দুই দিনের জন্য কি বেহেস্তে সম্পর্কে বলা আছে ইনশাল্লাহ কালকে জুমে আলোচনা এগুলো বেহেস্তে যাবেন এই যে নারী মেয়ের দুনিয়ার মেয়ের জন্য পাগল হচ্ছে পুরুষেরা আর কত কাহিনী ঘটাচ্ছে একজন মহিলা দুইজন তিনজন পুরুষের সম্পর্ক করে নিজের ছেলেকে এত চরম জাহিলি এটা জাহিলি যুগও ছিল না মানুষ এত বর্বর হয়ে গেছে যাই হোক আমি সেদিকে যাচ্ছি না আল্লাহর আরসের গায়ে গিয়ে আল্লাহর নবী উপস্থিত হলেন এবারে একজন বন্ধু যখন বন্ধুর কাছে যায় কিছু হাদিয়া তো বানিয়ে যায় না আল্লাহ তারা নবীকে জিজ্ঞেস করেন কি হাদিয়া পেশ করতে চাও আল্লাহর নবী বললেন আন্তা রব্বুল আলামিন আপনি হচ্ছেন রব্বুল আলামিন গোটা সবকিছুর রব সবকিছুর মালিক আপনার জন্য আমি কি হাদিয়া পেশ করতে পারি আপনি যদি কিছু খেতেন তাহলে দুনিয়ার সবচেয়ে ভালো খাবারটা আপনার জন্য হাদিয়া পেশ করতাম আপনি যদি কোনো কিছু পরিধান করতেন দুনিয়ার সবচেয়ে বড় মূল্যবান জিনিসটা আমি আপনার জন্য নিয়ে আসতাম কিন্তু আপনি তো কিছুই খান না কিছু করেন না আপনার জন্য আমি কি হাদিয়া পেশ করতে পারি তবে একটা হাদিয়া আপনাকে পেশ করতে চাই সে হাদিয়াটা কি আমার মুখের দ্বারা যত কিছু প্রকাশ পাবে সম্মানজনক শব্দ যা কিছু প্রকাশ পাবে মুখের এবাদত তাহাইয়াত বলা হয় কাকে মুখের দ্বারা যা কিছু ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবাদত করা হয় প্রশংসা করা হয় এই সব কিছুর নাম হচ্ছে তাহিয়া এর নাম কি সমস্ত তাহিয়া মৌখিক যত রকম এবাদত আছে আমি সব কিছু আমি তোমার জন্য করব কোনো খাজা বাবার জন্য না গাজা বাবার জন্য না কোনো ল্যাংটা বাবার জন্য না কোনো শাসকের জন্য না আমার সব মুখের যত বক্তব্য সবগুলো আল্লাহ তোমার জন্য হবে তোমার প্রশংসা হবে জোরে বলুন সুবাহান আল্লাহ লিল্লাহি এরপরে কি অসালাওয়াতু আমার দৈহিক এবাদত যত কিছু আছে আমার সেজদা আমার রুকু আমার মুখ আমার জবান আমার সব কিছু সব কিছু দিয়ে যা এবাদত করা হয় এই সমস্ত এবাদত গুলো একমাত্র তোমার জন্য হাদিয়া পেশ করছি আমার জিহিবা তোমার জন্য আমার দেহ তোমার জন্য অত্যবাতু মাল আর্থিক যত এবাদত তাকে বলে তৈবাত তার মানে হচ্ছে আমার মৌখিক এবাদত আমার দৈহিক এবাদত আমার আর্থিক এবাদত সবগুলো কেবল তোমার জন্য হবে আমার টাকা পয়সা কোন খাজা বাবার দরবারে যাবে না আমার টাকা পয়সা কোন মাজারে পড়বে না আমার টাকা পয়সা অর্থ সম্পদ কোন পীরকে সন্তুষ্ট করার জন্য হাতিয়া পেশ করা হবে না যে পীর কোটি কোটি টাকার মালিক হয়ে দুনিয়ার সম্পত্তি গেড়ে যারা দুনিয়ার লোভ লালসায় নিমজ্জিত আছে আমার টাকা পয়সা আমার অর্থ সম্পদ কোন পীরের পকেটে যাবে না আমার অর্থ সম্পদ ঘুষে ব্যয় হবে না সুদে ব্যয় হবে না তোমার হুকুম ছাড়া ব্যয় হবে না আমি তোমার কাছে সেই হাদিয়া পেশ করছি নামাজে আত্মাহিদু পরে জানে না মুসলমান কি বলতেছে আত্মাহিয়াতু আমার সমস্ত মৌখিক ইবাদত কার জন্য যেই মুসলমান স্বীকার করে আমার মুখ দিয়ে আল্লাহর ইবাদত করবো আল্লাহ তোমার সামনে আমি সবকিছু তোমার প্রশংসা করব সেই মুসলমান আল্লাহর হুকুমের বিরোধিতা করতে পারে আল্লাহর কালামের বিরোধিতা করতে পারে সেই মুসলমান আল্লাহর কালামের কোন অংশকে বিরোধিতা করতে পারবে সমস্ত মৌখিক এবাদত গুলো কার জন্য অত্যাইবাতু অসলাওয়াত সমস্ত দৈহিক এবাদত কার জন্য দৈহিক এবাদত কার জন্য ঝুঁকবো কার সামনে রুকু করবো কার জন্য সেজদা করবো কার জন্য অত্যবাত আর সমস্ত আর্থিক এবাদত গুলো আল্লাহ তোমার জন্য হাদিয়া পেশ করছি ও আমার ভাইয়েরা আল্লাহর নবী আপনার আমার পক্ষ থেকে আল্লাহকে হাদিয়া পেশ করে অঙ্গীকার করলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু কওলি ইবাদত তোমার জন্য দৈহিক ইবাদত তোমার জন্য আর্থিক ইবাদত তোমার জন্য সবকিছু আমি তোমার জন্য উৎসর্গ করব সেই হাদিয়া পেশ করলাম জোরে বলুন সুবহানাল্লাহ ये मेरी मेजबानी इबादतें तेरे लिए होंगी मेरी बदनी इबादतें तेरे लिए होंगी মেরি মালি ইবাদত তেরে হঙ্গি সব তোমার জন্য হবে আল্লাহর নবী তিনটা জিনিস পেশ করলেন আল্লাহ তারা খুশি হলেন এবারে এক বন্ধু যখন এক বন্ধুকে হাদিয়া পেশ করে ওই বন্ধু তো আবার হাদিয়া পেশ করতে থাকে এটা বোনাস এটা মূল হাদিয়া সামনে হাদিয়া তো আসতেছে সামনে আরো আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হে নবী আপনি আমাকে যেই তিনটা হাদিয়া পেশ করেছেন এর বিনিময় আমি আপনাকে আরো তিনটা আপনাকেও তিনটা হাদিয়া পেশ করতে চাই এক নাম্বার হল আসসালাম আলাইকা ইউহান নবীয় হে নবী আপনার উপরে সালাম বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক আপনি যদি আপনার কথা ঠিক রাখতে পারেন যেই জাতি আমার জন্য তার মৌখিক এবাদত দৈহিক এবাদত আর্থিক এবাদত সবগুলো আমার জন্য উৎসর্গ করবে আমি আল্লাহ আপনাকে অঙ্গীকার করছি আমি সেই জাতির জন্য আসসালাম ও আলাইকা তাদের আমি শান্তিতে বসবাস করার সুযোগ দেব জোরে বলুন বোঝা গেল গন্ডগোল কোথায় দুই নাম্বার হল রহমাতুল্লাহি শুধু শান্তিতে বসবাস করতে দিয়ে আমি ছেড়ে দেব না আল্লাহর দয়া তোমার সঙ্গে থাকবে অবারাকা তুহ এবং বরকত থাকবে আপনার জন্য সব থাকবে তিনটা দিনের দেওয়া হলো আল্লাহর নবী সাল আলাইসলাম এখানে একটু খেয়াল করে আসসালাম আলাইকা মানে তোমার উপরে এক বচন আল্লাহর নবী এই মুহূর্তে আমাদের উম্মদদেরকে ভুলেন নাই তিনি গ্রহণ করতে গিয়ে বলেছেন আসসালাম আলাইনা না মানে আমাদের আসসালাম আলাইনা অরাব্বুল আলামিন তোমার দেওয়া সালাম রহমাত আর বরকত আমি নিজে একা গ্রহণ করছি না আমি আমার সমস্ত উম্মাদদেরকে সাথে নিয়ে আমি তাদের পক্ষ থেকে গ্রহণ করছি জোরে বলুন সুবাহান আল্লাহ আসসালাম আলাইনা আমাদের প্রতি ও আলা ইবাদিল্লাহ সালেহীন আল্লাহর ন্যাক বান্দাদের প্রতি গুণাগার বান্দা গেল কোথায় গুণাগার বান্দা নার ভিতরে চলে আসছে আমাদের আল্লাহর নবী গুণাগার বান্দাগুলোকে নিজের সঙ্গে সামিল করে নিয়েছেন আর বলেছেন আসসালাম আলাইনা আমাদের প্রতি আল্লাহর এই সালাম বরকত রহমত বর্ষিত হোক আমাদের মধ্যে গরিবরা আছে গুণাগাররা আছে পাপীরা আছে আর আল্লাহর ন্যাক বান্দাদের প্রতি তাদেরকে আলাদা করে উল্লেখ করেছেন সালাম হল এবারে দুই বন্ধুর মধ্যে যখন এরকম সালাম কালাম পেশ হচ্ছে হামেলেন আরস এবং জিব্রাইল এই জন্যই বলেছি জিব্রাইল যদি আগের থেকে বাদ দিয়ে যান তাহলে এখানে এসে পেঁচে পড়বেন জিব্রাইল সহ উপস্থিত ফেরেস তারা বললেন আচ্ছা শাহাদ ইলাহা আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফেরেশতারা বললেন আমরা সাক্ষ্য দিচ্ছি আশাহাদু আন্না মোহাম্মদ আব্দুহু রাসুল আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই আর কোনো মাবুদ নেই আর কারো সামনে দৈহিক এবাদত আর্থিক এবাদত কোনো কিছু পেশ করা যাবে না আমরা সাক্ষ্য দিচ্ছি আমাদের মাবুদ কয়জন আশাহাদু আন্না আমরা আরো সাক্ষী দিচ্ছি মুহাম্মাদান আব্দুহু রাসূলুহু মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর বান্দা এবং রাসূল আব্দুহু মানে কি আল্লাহর গোলাম আল্লাহর দাস আব্দুহু রাসূলুহু আব্দুহু আগে বলেছেন তারপরে রসুল বলেছেন যাতে করে কোন ব্যক্তি বুঝতে না পারে যে রসুল যখন মেয়েরাজে গিয়ে আল্লাহর কাছে মিললেন তাহলে তো রসুল আর আল্লাহ একই জিনিস বলে আমার দেশে বহু আলেমরা আছে দেশে তাদের বক্তব্য কি नूर से नूर मिल गया ये वास्ता में पर्दा नहीं पाके आला जात है सल्ले आला मोहम्मद बशर में आया है मगर नूर नाला नूर है पाके आला जात है এরকম কবিতা তারা বলে আর গান গায় কাউলি গায় মিলাদ পড়ে এই লোকগুলোর বক্তব্য এরকম যে আল্লাহর আরসে যখন তিনি গেলেন তাহলে নিশ্চয়ই তিনি আল্লাহ যে জিনিস দ্বারা তৈরি সেই জিনিস দ্বারা তৈরি নতুবা মুসার আসসালাম আল্লাহকে দেখতে চাইলেন আল্লাহ বলেন পাহাড়ের দিকে তাকাও মুসা দেখলো যে কে পাহাড় জলে বয়ে সারকার হয়ে গেছে বেউসে পড়লো নবী কেমনি ওখানে বসতে পারলেন আমার ভাইয়েরা আল্লাহ রব্বুর আলামিন ওজন্যই তো নবীকে মেয়েরাজে নেওয়ার আগে তার সিনাকে চাক করে নিয়েছেন যারা শুরুতে বলেছিলাম যাতে করে বেহুশ হতে না হয় কোরআন সামনে বলবে সেটা আল্লাহ দরবারে উপনীত হলেন সালাম কালাম হয়ে গেল মূল পর্বে আলোচনায় চলে আসলাম এই জন্য আকিদা পরিষ্কার মেয়েরাজের শুরুতে বলা হয়েছে সুবাহান যিনি তার আব্দকে এখানে বলা হয় নাই আসরাবে নবীহি আসরাবে রাসুলিহি এটা বলেন নাই কি জন্য কারণ বান্দার যত মর্যাদা হতে পারে সমস্ত মর্যাদার মধ্যে সবচেয়ে বড় মর্যাদার নাম হচ্ছে আল্লাহর গোলাম হওয়া কি হওয়া আমরা গোলাম কার আমরা গোলাম ঠিকই গোলাম তবে কার গোলাম না খাজা বাবার আমরা কোনো খাজা বাবার গোলাম না গাজা বাবার গোলাম না কোনো পীর বাবার গোলাম না এইগুলো স্পষ্ট করে বললেই তো সমস্যা হয় আমার ভাইয়েরা দুনিয়ার জীবনটা অস্থায়ী প্রত্যেকটা মুহূর্তে একজন মমিন মনে করবে যে আমি যে কোনো মুহূর্তে শহীদ হয়ে যেতে পারি এই জন্য তৈরি থাকতে ইনশাআল্লাহ কাজে হক কথা বলতে আর হক কথা প্রকাশ করতে গোপন করবে না কখনো আল্লাহকে ভয় করুন পুরস্কার তো সামনে যাই হোক এবারে আল্লাহর সঙ্গে মূল আলোচনা শুরু হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন সালাম কালামের পরে আল্লাহ রসুলের সঙ্গে আলোচনা করছেন আলোচনার অনেক লম্বা আলোচনা সেই আলোচনার মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন রসুল্লাহ সাল সাল্লামকে জিজ্ঞেস করলেন যে তোমার চাহিদা কি আছে বলো কলু ফাকাল্লামাহুল্লাহিকা আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহ নবীর সঙ্গে কথা বলেছেন ফকাল আলাহু সাল বলা হলো যে তুমি চাও ইব্রাহিমা এবারে আলোচনা হচ্ছে মূল আলোচনা ইব্রাহিমা খলিলান আপনি ইব্রাহিম আলাইহি সালামকে খলিল বানিয়েছেন এবং তাকে অনেক বড় রাজত্ব দান করেছিলেন তাকলিমান আর মুসার সঙ্গে আপনি সরাসরি কথা বলেছেন ও আতাইতা দাউদ আমুল কান আজিমান আপনি দাউদকে দিয়েছেন একটা বড় রাজত্ব ও আলান্তালাহুল হাদিদা এবং তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলেন ও সাক্ষারতালাহুল জিবালা আপনি তার জন্য পাহাড়কে অধীনস্থ করে দিয়েছিলেন ও আতাইতা সুলাইমান আমুল কান আর আপনি সুলাইমানকেও রাজত্ব দান করেছিলেন অসাক্ষর তালাহুল জিন্নাওয়াল সবার শায়াতিন এবং সোলাইমানের অধীনস্থ করে দিয়েছিলেন জিন ইনসান এবং শয়তানগুলোকে জিনগুলোকে ওয়াসাক্ষার তালাহুর রিয়াহা বাতাসকেও তার অনুগত করে দিয়েছিলেন এবং তাকে এমন ক্ষমতা দান করেছিলেন রাজত্ব দান করেছিলেন যা তারপরে আর কারো পক্ষে সম্ভব নয় ওয়ালান্তা ইসা তাওরাতা আর তুমি ঈসা আলাহ সালামকে তাওরাত দান করেছো ইঞ্জিল দান করেছ দুইটারই এলেম ছিল তার ইবরিউল আকমাহাওয়াল আবরাসা এবং তাকে আপনি কুষ্ঠ রোগী এবং জন্মান্ধ রোগ ভালো করার ক্ষমতা দান করেছিলেন এবং আপনার নির্দেশে মৃত্যু ব্যক্তিদেরকে জীবিত করতে পারত ও আজ তাহু উম্মাহু মিনা শৈতান রজিম আপনি তাকে এবং তাকে তার মাকে শয়তানের অজিম থেকে মুক্ত রেখেছিলেন যা শুরুতে আলোচনা করা হয়েছিল ফালাম সাবিল তাদের উপরে শয়তানের কোনো ক্ষমতা ছিল না এবারে আপনি আমাকে কি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন অকদ ইত্তাখাজতু খলিলান হে নবী আপনাকে আমি খলিল হিসাবে এব্রাহিমকে শুধু বন্ধু হিসাবে গ্রহণ করেছি তা না কদ ইত্তাখাজতুকা খলিলান আমি আপনাকেও খলিল বা বন্ধু হিসাবে গ্রহণ করলাম জোরে বলুন সুবহানাল্লাহ অহু আমাকতুবুন ফিত তাওরাতে হাবিবুর রহমান আপনি তো তাওরাত কিতাবে লিখে আছেন হাবিবুর রহমান রহমানের বন্ধু হিসাবে এবং আপনাকে আমি গোটা বিশ্ববাসীর জন্য জান্নাতের সুসংবাদ দাতা বাসীর এবং জাহান নামের থেকে সাবধানকারী নাজির হিসেবে তৈরি করেছি ওয়াসারাহাতুলাকা সদরাকা এবং আপনার সিনাকে আমি খুলে দিয়েছি এবং সব দুর্বলতা থেকে আপনাকে মুক্ত করেছি আপনার সিনা চাক করে সব বের করে দেওয়া হয়েছে ওয়ারাফাতুলাকা বিক্রাকা আপনার আলোচনাকে আমি সর্বোচ্চ স্থান দান করেছি কেয়ামত পর্যন্ত যতবার আজান হবে আমার নাম উচ্চারণ হবে ততবার আমার নামের সঙ্গে আপনার নামটা উচ্চারণ হবে জোরে বলুন সুবাহার আল্লাহ ইল্লা জুকির তামাই আবার যখনই আমার নাম উল্লেখ করা হবে আজানে হোক একামতে হোক সব জায়গায় সাক্ষীতে হোক শাহাদা কোন ব্যক্তির শাহাদা পূর্ণ হবে না আশাহাদু আল্লাহ ইল্লাল্লাহ বলল সঙ্গে সঙ্গে ওয়া সাধু আন্না মোহাম্মাদান আব্দুহু ওয়ারাসুলুহু বলতে হবে কোন ব্যক্তির সাক্ষ্য প্রমাণ হবে না ইমান পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত আপনার নবুয়তের সাক্ষী না দিবে আপনার রেসারাদের সাক্ষী না দিবে আপনার উম্মাদকে আমি সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মাদ বলে ঘোষণা করছি ওয়াজাল তু উম্মাতাকা উম্মাতান ওয়াসাতা আপনার উম্মতকে আমি মধ্যমপন্থী উম্মাদ করে সৃষ্টি করেছি তাদের মধ্যে বাড়াবাড়িও থাকবে না ছাড়াছাড়িও থাকবে না একদিকে আল্লাহকে মানে না আর একদিকে আল্লাহকে মানে একদিকে ইহুদিদের কঠোরতা আর একদিকে খ্রিস্টানদের শিথিলতা এইসবের সবের মধ্যে নাই বরং উম্মাতন অসাতা যারা কাজও করবে সমাজে কাজকর্ম করবে দুনিয়াতেও চলবে আখেরাতকেও স্মরণ করবে মধ্যমপন্থী উম্মাদ করে আপনাদেরকে আমি আপনার উম্মাদকে সৃষ্টি করেছি তাদের কোন ক্ষুদ্া পূর্ণ হবে না মোকাম্মাল হবে না যতক্ষণ পর্যন্ত তারা সাক্ষী না দেবে আশাহাদু আল্লাহ আশাহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ও এই জন্য মুসলমানরা যে কোনো আলোচনার শুরুতে খুদ্া পড়বে কি পড়বে এই খুদ্বার নাম খুদ্বাতুল হাজাত কি নাম জানে কেউ খুদ্বাতুল হাজাত কি জিনিস মুসলমানদের পরামর্শ মুসলমানদের যে কোনো মিটিং মুসলমানদের যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনার শুরুতে একটা খুদ্া পড়তে সেই খুদ্বার নাম কি সেই খুদ্বার একটা অংশ হবে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু আল্লাহ তাআলা তাই বলছেন ওয়া জাআলতু উম্মাতাকা লা তাজুজু লাহুম খুতবাতুন আপনার উম্মতের খুতবা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গতা লাভ করবে না পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তারা আমার ওহদানিয়াতের সাক্ষীর সঙ্গে আপনার আবদে এবং রসুল হওয়ার সাক্ষী না দিবে জাল তুমিন উম্মাতেকা আমি আপনাকে নবী হিসাবে দুনিয়াতে সর্বশেষে প্রেরণ করেছি কেয়ামতের মাঠে আপনাকে এবং আপনার উম্মতকে সর্বপ্রথম উঠানো হবে জোরে বলুন সুবাহান আল্লাহ আপনার উম্মতের প্রথম বিচার ফয়সালা করে দেওয়া হবে সুরা বাকারার শেষের আয়াতগুলো দান করেছি যেগুলো আরসের তলে সীমাবা সংরক্ষিত ছিল আরসের তলে আল্লাহর বিশেষ খাজানা ধনভাণ্ডারের মধ্যে সংরক্ষিত মূল্যবান সম্পদের মধ্যে একটা সম্পদ হচ্ছে সুরায় বাকারার শেষের আয়াতগুলো এটা শুধু আপনাকে দেওয়া হলো অন্য কোন নবীকে অন্য কোন উম্মতকে দেওয়া হয় না জোরে বলুন সুবাহান আল্লাহ রব্বানা লাখিদনা ইন্নাসিনা ও আখতানা বাকারার শেষের আয়াত যেটা এখানে উল্লেখ করা হচ্ছে রব্বানা ও আমাদের রব শিখিয়ে দিয়েছেন এইটা খাস শিখানো দোয়া মানুষ তো আল্লাহর শিখানো দোয়া পড়ে না নিজের মন গড়া দোয়া পড়ে রব্বানা আমাদের রব আমরা যদি ভুল করে ফেলি ইচ্ছায় অনিচ্ছায় ভুল করে ফেলি তুমি আমাদেরকে পাকড়াও করো না তুমি পাকড়াও করলে আমরা কিন্তু বাঁচতে পারবো না ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا ও আমাদের রব তুমি আমাদের উপরে এমন কোন দায়িত্ব দিও না যেটা আমাদের পক্ষে সম্ভব না মালা তাকাত লানা বি ওয়াফু আন্না আমাদের ক্ষমা করো অগফির লানা ওয়াফু আন্না আমাদের গুণাগুলো মাফ করে দাও অগফির লানা ক্ষমা করে দাও অরহামনা তুমি দয়া করো ক্ষমা করে ছেড়ে দিও না দয়াও করো আন্তা মাওলানা তুমি আমাদের একমাত্র মাওলা না আলাল কৌমিল কাফিরিন তুমি আমাদেরকে কাফেরদের বিরুদ্ধে তুমি আমাদেরকে সাহায্য করে ধরে বলুন সুবাহার আল্লাহ কি সুন্দর জিনিস দিয়েছেন আল্লাহ তারা তাই বলছেন আমি আপনাকে দান করেছি খাওয়াতিমা সুরাতিল বাকারা সুরে বাকারার শেষের আয়াতগুলো মিন কানজে তাহতিল আরস আরসের তলে যেই সংরক্ষিত খাজানা রয়েছে ধনভাণ্ডার রয়েছে সেইখান থেকে মূল্যবান জিনিসটা আপনাকে দান করেছি লাম ওতিহা নবীন কাবলাকা আপনার আগে ইতিপূর্বে কোন নবীকে আমি দান করে নাই আল কাউসার আর আপনাকে আমি কাউসার দান করেছি ইন্না কাল কাউসার যেই কাউসার হাসরের ময়দানে আপনি আপনার হাতে থাকবে আপনি পান করাবেন হাজার হাজার লক্ষ লক্ষ পেয়ালা সেখানে থাকবে বর্ণনা আসতেছে মেরাধি ফেরার সময় সব দেখানো হবে আপনাকে কাউসার দান করেছি যেই কাউসার থেকে আপনি আপনার উম্মাদেরকে পানি পান করাবেন এটা শুধুমাত্র আপনার বৈশিষ্ট্য অন্য কাউকে দেওয়া হয় নাই এই কয়েক দফা আলোচনা হলো এরপরে এখন সামনে মূল আলোচনার আর একটা অংশ রয়ে গেছে শুরুতেই বলেছিলাম মেয়েরাজটা হয়েছিল আল্লাহর নবীর যে বছর চাচাও মারা গেলেন আবু তালেব মারা গেলেন আল্লাহ নবীর আর একজন মজবুত সাহায্যকারী খাদিজাও মারা গেলেন হিজরতের আগে আল্লাহর নবী মদিনায় চলে যাবেন হিজরত করতে হবে তার আগে মদিনায় গিয়ে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন কিভাবে কাজ করবেন সেই জন্য মেরাজ থেকে আরো কয়েকটা জিনিস দেওয়া হচ্ছে এবারে শুনুন মেয়েরাজে শুধু বলা হয় নামাজ দিয়েছেন নামাজও আছে মধ্যে কিন্তু শুধু নামাজ নয় আল্লাহ সুবহান তারা বলছেন আপনাকে আমি আটটা কাজ দিচ্ছি কয়টা কাজ আটটা কাজ দিচ্ছি সামানিয়াতাসহুমিন আটটা কাজ আপনাকে দেওয়া হচ্ছে সেই আটটা কাজ মনে রাখতে হবে পালন করতে হবে এক নাম্বার হলো আল ইসলাম এক নাম্বার কি বোঝা গেল ইসলাম একটা বিষয় এটা আল্লাহ তারা দান করেছেন এই ইসলাম প্রথম আমাকে গ্রহণ করতে হবে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হবে কেউ যদি ইসলামে প্রবেশ না করে মনে করে পার পেয়ে যাব না পার পেয়ে হবে না আল্লাহ তারা পরিষ্কার করে দিয়েছেন ইসলাম আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র দিন হচ্ছে কি ইসলাম ইসলাম ছাড়া অন্য কোন দিন গ্রহণযোগ্য হবে না কোরআনে তাও বলা আছে অমাই ইসলামের দিন আন ইসলাম ছাড়া অন্য কোন দিন যদি কোনো ব্যক্তি গ্রহণ করে কোনো ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ অন্য কোনো জীবন ব্যবস্থা অন্য কোনো ধর্ম গ্রহণ করে এহুদি হোক খ্রিস্টান হিন্দু বৌদ্ধ হোক গণতন্ত্র হোক সমাজতন্ত্র রাজতন্ত্র হোক যত জীবন ব্যবস্থা আছে যে কোনো ধর্ম আছে যেটাকে গ্রহণ করবে ধর্ম নিরপেক্ষতা হোক না কেন যেটাই গ্রহণ করবে ইসলামের দিনান মিনহু তার থেকে কোনো কিচ্ছু গ্রহণযোগ্য হবে না অহুয়াফিল আখেরাতে মিনাল খাসিরিন সে ব্যক্তি আখেরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তার কিছুই গ্রহণযোগ্য হবে না আল্লাহ বলছেন ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণযোগ্য হবে না বর্তমানে ইংরেজদের দালাল এহুদি খ্রিস্টানদের দালাল অনেক পীর বের হয়েছে যাদের বক্তব্য হল পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার কোন প্রয়োজন নাই যার যার ধর্মে বসে সে যদি তার মালিককে ডাকে তাহলেই নাকি পার পেয়ে যাবে এর উপরে আমি বিস্তারিত আলোচনা করেছি আজকে বিস্তারিত আলোচনা করছি না ইসলাম আল ইসলাম দুই নাম্বার হচ্ছে ওয়াল হিজরাতু হিজরত দিয়েছে আপনাকে হিজরত মূল্যবান জিনিস যেই জমিনে আল্লাহর হুকুম পালন করা যাবে না সেই জমিনে মুসলমানদের থাকার সুযোগ নাই ফেরেস তারা যখন যান কব্জ করবে তখন জিজ্ঞেস করবে তারা বলবে যে আমরা তো এটা করতে পারি কারণ আমাদের সমাজ করতে দেয় নাই ফেরেস্তারা কি বলবেন তাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফেরেস্তারা বলবেন আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না ফাতু ইলাইহা সেখানে হিজরত করে যেতে এই দুই নাম্বার হিজরত দান করেছেন এর উপর আমার বিস্তারিত লেখা আছে লেকচার শিট আছে উপরে যাদের প্রয়োজন দেখে নেবেন আল হিজরাতু ওয়াল জিহাদু তিন নাম্বার যেই জিনিসটা দান করলেন তা হল কি জিহাদ নাম শুনলি কুফাররা ভয় পায় বোঝা গেল এটা একটা জিহাদ একটা গুরুত্বপূর্ণ অধ্যায় কোরআন শরীফের কমপক্ষে পাঁচশো আয়াত কিসের উপরে হাদিসের প্রত্যেকটা হাদিসের অধ্যায়ের একটা শিরোনাম আছে কিতাবুল জিহাদ বোখারি মুসলিম তিরমিজিন এমনকি আল্লাহর নবীর মৃত্যুর পরে অন্য কোন সম্পত্তি অন্য কোন সম্পদ না পাওয়া গেলেও তরবারি পাওয়া গেছে কয়টা সাতটা তরবারি পাওয়া গেছে কয়টা সাতটা তরবারি পাওয়া গেছে লোহার পোশাক পাওয়া গেছে লাঠি পাওয়া গেছে বোঝা গেল মুসলিমদের জন্য জেহাদ একটা গুরুত্বপূর্ণ অধ্যায় কোন অবস্থাতেই বর্জন করার কোনো সুযোগ নেই হ্যাঁ জেহাদ করার জন্য আমির দরকার আছে গুরু তার কতগুলো পরিকল্পনা আছে কিন্তু ঢালাওভাবে জেহাদকে স্বীকার করা আবার অনেকে আছে জেহাদ এখন সময় রহিত হয়ে গেছে বিভিন্ন রকমের কথা শোনা যায় আল্লাহ আকবার অনেকে ইসলামী আন্দোলন করে তাদের মুখেও একই কথা শোনা যায় কুফাররা যে পছন্দ করে না সেই জন্য তারা এখানে আসলে এক একজন এক এক ব্যাখ্যা দেওয়া শুরু করে কেউ বলে না এটা এখন না আমরা খেলাফত কায়েম করব নবুয়তের আদলে তো নবী সাল্লাহ সাল্লাম মক্কায় তো জেহাদ করেন না কেজি করবো না মার খাবো আর দিব না আল্লাহ নবী পরিষ্কার বলেছেন মক্কা বিজয়ের পর থেকে ইসলাম ইয়ালু ওলা ইউলা ইসলাম সামনে চলবে বিজয় হবে পিছনে যাবে না আপনি কবে রহিত করলেন আল্লাহর হাবিব বলেছেন আল জেহাদু মাহিন কামত পর্যন্ত জেহাদ চলতে থাকবে মুজবা আসানি আল্লাহ তারা এলা আইয়ুকাতিলা আখির হাযুল উম্মতি দাজ্জাল এই উম্মতের সর্বশেষ ব্যক্তি ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা না করা পর্যন্ত জেহাদ অব্যাহত থাকবে আর এরা দিন কায়েম করে তারপরে খলিফার অধীনে জেহাদ করবে হেজবুত তাহারির পার্টি আছে না একটা এইরকম আরো কত পার্টি দিন কায়েমের জন্য তার মানে মুসা কম বলেছিল এই তুমি আর তোমার রবকে যুদ্ধ করো আমরা তো এখানে বসে থাকবো এরকম অবস্থা খেলাফত কায়েম করে দেবে তারপরে খলিফা জেহাদ করবে আল্লাহ হাবিব বলেছেন লা তাজালু তয়ফাতুন উম্মতি আমার উন্মতের একটা দল কেমন পর্যন্ত থাকবে হক যারা হকের উপর যুদ্ধ করতে থাকবে বোঝা গেল জেহাদ চলতে থাকবে কাজে এটাকে যারা অস্বীকার করবে তাদের ইমান নিয়ে সমস্যা আছে তিন নাম্বার আল জেহাদু মেয়েরাজের মধ্যেও চলে আসলো চার নাম্বার হল অসালাতু সালাদ দেওয়া হলো এই সালাতের বিষয়ে কিছু আলোচনার সামনে আসবে সালাদ পঞ্চাশত্ব দেওয়া হলো এবং সাদকা দেওয়া হলো দান জাকাত বোঝা গেল রাষ্ট্র চালাতে গেলে জাকাত লাগবে না ইসলামিক হুকুমত কায়েম হলো আপনি দেশ কেমনে চালাবেন জাকাত অসর খারাস জেজিয়া এগুলো কি আমার দেশে আলোচনা করলে মনে করে হুজুর এই যে কি বললেন ওসর বললেন নেস্ত ওসর খারাস জিজিয়া এগুলো কি তেলা পোকা না ওই পোকা না সার পোকা মাথায় দেয় না খায় মুসলিম জাতি ভুলে গেছে তাদের সমস্ত কিছু ইসলামিক রাষ্ট্র কায়েম হলে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হবে সেই জাকাতের টাকা দিয়ে অসরের টাকা দিয়ে জিজিয়ার টাকা দিয়ে দেশ চলবে তখন আপনাদের ট্যাক্স দেওয়া লাগবে না ইসলামী হুকুমত থাকলে আলাদা ট্যাক্স হবে নাকি ট্যাক্স নাই গরিবদের কোনো ট্যাক্স থাকবে না জাকাত থাকবে ফসলের জাকাত মালের জাকাত তাও নির্দিষ্ট পরিমাণ হলে তারপরে জাকাত কি অল্প মালের উপর আসে নাকি জাকাতের নেশাব আছে এই নেশাবের নিচে হলে তাদের জাকাত লাগবে না কি আরামে সুন্দর ইসলামী হুকুমাত আপনাদের ট্যাক্স দেওয়া লাগবে না সেখানে চুরি থাকবে না ডাকাতি থাকবে না ঘুষ দেওয়া লাগবে না ঘুষ ধরা পড়লে রাস্তার মাঝখানে এনে তারপরে তার বিচার করা হবে জনসমক্ষে এরকম জেনাবে বিচার যদি কেউ করে আর বিবাহিত হয় তাহলে মাইকিং করে পোস্টার করে প্রচার করে জনসমক্ষে হাঁটু পর্যন্ত গেড়ে চতুর্দিক থেকে পাথর ছুড়ে ও রক্ত মাংস হাড্ডি পাতা সরিয়ে দেওয়া হবে এই শাস্তি যদি কোনো মহিলা দেখে তাহলে আর আর এক স্বামীর সাথে গল্প করতে পারবে মহিলা পুরুষ কাউকে ছাড়া হবে না যেই পুরুষেরাও ঘরে স্ত্রী রেখে অন্য জায়গায় যায় মেরা হাতে আসবে এই সামনে আসতেছে আল্লাহ নবীকে দেখানো হয়েছে যাই হোক দেওয়া হলো সাদাকা জাকাত অসর সাদাকা দান এগুলোর বিধান দেওয়া হলো এরপরে ওয়াসম কয়টা গেল ইসলাম হিজরা দুই জেহাদ তিন সালা চার সাদাকা পাঁচ সম সিয়াম দেওয়া হয়েছে গরিব দুঃখী মানুষের কষ্ট বোঝার জন্য না খেয়ে তাকে আর কি এটা অনুভব করতে হবে আপনাকে সিয়াম দেওয়া হচ্ছে এরপরে ওয়াল আমরুবিল মারুফ আন্নাহিয়ানিল মুনকার সৎ কাজের আদেশ জারি করা হবে রাষ্ট্রীয়ভাবে অসৎ কাজ থেকে নিষেধ করা হবে রাষ্ট্রীয়ভাবে কেউ অন্যায় করলে তাকে নিষেধাজ্ঞা জারি করা হবে এরকম ভাবে সরকারিভাবে আদেশ করা হবে সৎ কাজে আদেশ করার জন্য অসৎ কাজ থেকে বারণ করার জন্য কয়টা হলো আমরবিল মারুফ একটা নাহিমকা দুটি আলাদা ভিন্ন ইসলাম এক হিজরত দুই জেহাদ তিন সালাদ চার সাদাকা পাঁচ সম ছয় আলামরুবিন মারুফ সাত নাহিদিন মনকার আট কোন রাষ্ট্র গঠন হতে পারে না যদি সেই রাষ্ট্রে আমরবিল মারুফ আর নাহিয়াদিল মনকার না থাকে এই জন্য আল্লাহ রসুলকে আটটা জিনিস দেওয়া হলো আর সালতুকা এইভাবে আল্লাহ রাব্বুল আলমিন আরো কিছু বোনাস দিলেন এই আটটা হলো মূল একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য আপনি মদিনায় হিজরত করে যাবেন রাষ্ট্র গঠন করবেন আপনাকে আটটা জিনিস দেওয়া হলো এরপরে কিছু বোনাস দেওয়া হচ্ছে فقال النبي صلى الله عليه وسلم أفضلني ربي بستين আল্লাহ আমাকে আরো ছয়টা জিনিস দিলেন অতিরিক্ত কয়টা জিনিস আতানি ফাওয়াতিহাল কালামে ওয়া খাওয়াতিমাহু আমাকে কথা কিভাবে শুরু করব কিভাবে শেষ করব তা শিক্ষা দেওয়া হয়েছে ওয়া জাওয়ামিউল হাদিস জামিউল কালাম জামিউল হাদিস শিক্ষা দেওয়া হয়েছে জামিউল হাদিস বলা হয় অল্প কথায় অনেক অর্থ ব্যাপক অর্থ বুঝানো আর আমাকে গোটা বিশ্ববাসীর জন্য বাসির এবং নাজির হিসাবে সৃষ্টি করেছেন আমার দুশ্মনদের অন্তরে আমার প্রভাব আমার ভয় ঢুকে দেওয়া হয় এক মাসের দূরে থাকা অবস্থায় মমিনদের তো ভয় করবে গুফাররা আর আমার জন্য গনিমাতের মাল হালাল করা হয়েছে গনিমাত মুসলিমরা যুদ্ধ করবে জেহাদ করবে লড়াই করবে তো লড়াই করলে কফেরদের মাল হাতে আসবে এই মাল আগের কোন উম্মতের জন্য হালাল করা হয় নাই আমার উম্মতের জন্য এই মালকে হালাল করে দেওয়া হয়েছে আর আমার জন্য গোটা পৃথিবীর জমিনকে মসজিদ বানানো হয়েছে পবিত্র বানানো হয়েছে যেইখানে নামাজের টাইম হয়ে যাবে সালাতের টাইম হয়ে যাবে সেইখানে দাঁড়িয়ে সালাত আদায় করা যাবে এই জন্য নির্দিষ্ট কোনো জায়গার কোনো যাওয়ার প্রয়োজন হবে না আগের যুগের লোকদের উপরে বিধান ছিল যে তারা এবাদত করতে হলে নির্দিষ্ট জায়গায় যেতে হতো আমার উম্মতের জন্য তার কোনো প্রয়োজন হবে না অফরিদা আলাইহি খামসিনা সালাতান পঞ্চাশ অক্ত নামাজ ফরজ করে দেওয়া হলো কয়ক্ত এরপরে আল্লাহ রাবুল আলমিন আল্লাহ নবীকে বিদায় দিলেন সপ্তম মুসা আলাইহ সালাতাম ছিলেন ষষ্ঠ আকাশে এখানে যখন মুসার সঙ্গে দেখা মুসা আলাহ সালাম জিজ্ঞেস করলেন যে কি খবর কি কি তোমাকে দেওয়া হলো সবকিছু বললেন বলে পঞ্চাশক্ত নামাজও আছে মুসা আলাইহ ইসলাম বনি ইসরায়েল নিয়ে খুব ঝামেলা করেছেন খুব ঝামেলা পোহেছেন তিনি বললেন আমি বড় অভিজ্ঞতা সম্পন্ন মানুষ বনে ইসরায়েলকে নিয়ে আমার খুব ঝামেলা হয়েছে আপনার উম্মত তো আরো দুর্বল হবে এই পঞ্চাশত্ব নামাজ আপনার উম্মত দ্বারা সম্ভব না আপনি কমাই নিয়ে আসেন আল্লাহর কাছে গেলেন আল্লাহ তারা পাঁচ নামাজ কমাইলেন আবার আসলেন মুসাল আগের কথাই বললেন এইভাবে নয় বার গেলেন নয় বার আসা যাওয়া কালে কত নামাজ কমে গেল পাঁচবার করে পঁয়তাল্লিশ অক্ত কমে গেল এর পরেও মুসাল্লাহ সাল্লাম বলেছিলেন যে আপনি আল্লাহর কাছে যান আরো কমাই নিয়ে আসেন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বলেন আমার লজ্জা হয় কারণ হচ্ছে এই যে যদি আর একবার যায় পাঁচক্ত নামাজ কমাই দেওয়া তার আর কিছু থাকবে আল্লাহর হাদিয়া এটা আমার জন্য গৌরবের বিষয় উন্মত গৌরব বিষয় আমি নিতে চাই সেজন্য আর গেলেন না আল্লাহর পক্ষ থেকে অভিনাজের হয়ে গেল মা ইউবাদ্দালুল লাদাইয়া মা আনা আবিদ আমার কাছে কথার কোনো পরিবর্তন নাই পঞ্চাশ থেকে পাঁচে আসলো তারপরে পরিবর্তন নাই হাদিসে জবাব এসেছে লাদাইয়া কোরআনের কোন জায়গায় যদি প্রশ্ন আসে ওইখানেই উত্তরের ইঙ্গিত আছে কিন্তু মুশকিল হচ্ছে এখন অনেক জেনারেল শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার এরাও চিন্তাবিদ ইসলামী চিন্তাবিদ চিন্তার ঠেলায় ঘুমাসে রাত্রে বই লেখে এইগুলোতে কোরআন হাদিসের ভাষা না বোঝার কারণে অনেক জায়গায় উম্মতকে গোমরা করে ফেলছে এই জন্য কোরআন বোঝার জন্য কোরআনের ভাষা ভালো করে বুঝতে হবে হ্যাঁ আপনি পড়েন কিন্তু ওলামা একরামদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে আল্লাহ তালা পারতেন কোরআন শিব দিয়ে দিতে উম্মতকে যে পড়ো না আল্লাহ নবীকে দিয়েছেন নবী শিক্ষা দিয়েছেন সাহাবাই সাহাবাইকেরামদের ভাষা কি ছিল তারপরে কি তারা নিজেরা নিজেরা পরে কোরআন সেই মুখস্থ করেছেন আল্লাহ নবী পড়ান নাই কেন পড়াবার দরকার ছিল কি এতলু এই হিমায়াতিহি আল্লাহ নবীর মূল চারটা দায়িত্ব কটা দায়িত্ব যে আল্লাহ তাদের মধ্যে রাসুল পাঠিয়েছেন আয়াতিহি যে রসুল উম্মতের উপরে আল্লাহর আয়াতকে তেলাওয়াত করবেন তেলাওয়াত করবে তেলাওয়াতের মধ্যেও সব আছে ওয়ু কিতাব আওয়াল হেকমাতা আর কিতাব ও হেকমাতের তালিম করবেন শিক্ষা দিবেন বোঝা গেল তালিম করার প্রয়োজন আছে কেবল আপনি বই পড়লেন আর মনে করেন আমি পণ্ডিত হয়ে গেছি সব বুঝে ফেলেছি না এটা হবে না এটা আল্লাহ তারা যদি এরকমই হতো তাহলে একটা আসমানি কেতাব দিয়ে দিতেন উম্মতরা পড়ো না এরকম দেওয়া হয় নাই এই জন্য আপনারা যারা যুবকেরা আছেন খবরদার আমি দেখেছি অনেক যুবকেরা এই সমস্ত বিভিন্ন লোকদের চক্করে পড়ে একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার ভালো কথা কোরআন গবেষণা করে করুক কিন্তু যদি তার কোন ওলামায় কেরামদের সঙ্গে যোগাযোগ না থাকে তাহলে সেই ব্যক্তি ইসলামের উপকার করার চেয়ে উম্মতকে গোমরা করবে সবচেয়ে বেশি এজন্য আমাদের ভাইদেরকে বলছি দিনী ভাইদেরকে বলবো যে খবরদার একজন লোক কয়েকদিন ইসলামের বিভিন্ন জিনিস ঘোরাফেরা করলো আর ইসলামের গবেষণা শুরু করলো আপনার মনে করেন গবেষক হয়ে গেছে চিন্তাবিদ হয়ে গেছে নতুন নতুন কিছু গবেষণামূলক কথা বললো হ্যাঁ সে ডাক্তারি পড়াশোনা করেছে এখন সে ডাক্তারি দিয়ে কোরআনকে গবেষণা করে একজন ইঞ্জিনিয়ার সে তার বিদ্যা দিয়ে কোরআন গবেষণা করছে এই জন্য হয়তো লচকদার কিছু কথা আসতে পারে চমকদার কথা আসতে পারে যেটা আলেমদের মুখে আসবে না কিন্তু খেয়াল রাখতে হবে হকানি ওলামায় কেরাম ওলামায় রব্বানি যারা কোরআন আজ এলেম রাখে এবং সে অনুযায়ী আমল করে এবং হচ্ছে কথা বলে আবার তাবিজ দেখার হুজুর না আবার কোরআন হাদিসের কিতাব নাই পাওয়া যায় কি হুজুরের কামরায় গেলে দেখা যায় লাল কালির ডিব্বা আর পাওয়া যায় কয়েকটা কি তাবিজের বই আর জিন ভূত তারায় এইসব না আবার উম্মাদকে গোমরা করেছে দুই দল লোকে যাই হোক আল্লাহ রাব্বুল আলমিন এই কিতাব দান করলেন পঞ্চাশক্ত নামাজ ফরজ করা হয়েছিল সেখান থেকে পাঁচ অক্টে আসলো আর আল্লাহ বলছেন আমার কাছে কথার কোনো পরিবর্তন নেই এখানে উত্তর আছে পাঁচ অক্ত থেকে পঞ্চাশ অক্ত থেকে পাঁচ অক্টে আসলো তারপরে পরিবর্তন নাই কেমন হলো এটা ওখানে বলা আছে লাদাই আমার কাছে পরিবর্তন নাই তার মানে হল আমার নবী আপনার উম্মতকে আমি পঞ্চাশ অক্ত নামাজ দিয়েছিলাম ওই পঞ্চাশ অক্তের জন্য একটা সওয়াব বরাদ্দ করেছিলাম আপনার উম্মতকে কম করতে করতে পাঁচ অক্ত নামাজ দিয়েছি ঠিক কিন্তু আমার কাছে সব পঞ্চাশ অক্তের জন্য যা বরাদ্দ করেছিলাম তার থেকে বিন্দু মাত্র কমানো হবে না জোরে বলুন সুবাহান আল্লাহ মায়ুবাদ্দারুল আমার কাছে কোনো পরিবর্তন নেই পরিবর্তন হয়েছে উম্মতের কাছে পরিবর্তন হয়েছে মানুষের কাছে মানুষ পঞ্চাশের জায়গায় পাঁচ আদায় করবে কিন্তু আমার কাছে ওই পঞ্চাশ পঞ্চাশত্বের জন্য যে সব বরাদ্দ করেছিলাম সেই সবগুলো আপনার উম্মতকে বোনাস দান করবো জোরে বলুন সুবাহ আল্লাহ কোন পরিবর্তন নাই আল্লাহর নবী এবারে এবারে মেয়েরাজ থেকে রওনা হয়ে চলে আসছেন আল্লাহ নবীকে দেখানো হচ্ছে এবারে জান্নাত জাহান্নাম ঘুরানো হচ্ছে সব দেখানো দরকার আলা কৌমিন আমাকে আনা হলো এক জাতির কাছে একটা সম্প্রদায় ওরা একদিনে ফসল করে আর একদিনে ফসল কাটে কুল্লামা হাসাদু যখন তারা ফসল কেটে নিয়ে যায় আদা কামা কানা আগে যেরকম ফসল ছিল সেরকম আবার ফসল হয়ে যাচ্ছে فقال النبي صلى الله عليه وسلم يا جبرائيل ما هذا ভাই জিব্রাইল এটা কারা قال هؤلاء المجاهدون في سبيل الله জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এই লোকগুলো হচ্ছে আপনার উম্মতের মধ্যে যারা মুজাহিদ আল্লাহর রাস্তা যারা জিহাদ করছে তোদাআফ লাহুমুল হাসানাতু বিসাবঈ মিয়াতি দিফিন তাদের ন্যাক আমলগুলো এরকম ভাবে বারবার বৃদ্ধি করে দেওয়া হচ্ছে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হবে জোরে বলুন সুবাহার আল্লাহ মুজাহিদিনদের সওয়াব আল্লাহ তালা বৃদ্ধি করে দেন এরপরে আয়াত পেশ করলেন ওমা আনফাকতুম শাইইন ফাহুয়া ইয়াখলুফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন সুম্মা আলা কওমিন এরপরে আমাকে নিয়ে যাওয়া হলো আরেকটা সম্প্রদায়ের কাছে আরেক দল মানুষের কাছে তাদের মাথাগুলো পাথর মেরে মেরে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে কুল্লামা রুদেখত আদাত কামা কানাত ওই পাথরটা ফেরেস্তা আবার আনতে যায় এদিকে মাথাটা আগের মতো ঠিক হয়ে যায় আবার পাথর মারে আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যায় লা ইয়াফতুরু আনহুম মিন যালিকা শাইউন মুহূর্তের জন্য এটা বন্ধ করা হচ্ছে না ফাকালা মা হাউলা ইয়া জিব্রাইল ও ভাই জিব্রাইল এরা কারা قال هؤلاء الذين تتثاقل رؤوسهم عن الصلاة المكتوبة ও আল্লাহর হাবিব এ হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত লোকেরা যারা আল্লাহর সামনে সেজদা করতে গিয়ে নামাজ আদায় করতে গিয়ে নামাজ পড়তে গিয়ে যারা মাথা নত করে না নামাজ পড়ে না মাথা নত করতে চায় না আল্লাহ তালা তাদের মাথাগুলোকে এভাবে ভেঙ্গে চুরমার করে দিচ্ছেন ধরে বলে নাউজবিল্লা সোম্মতি আলা কৌমিন আলা আকবাল হিমরে কাউন আলা আকবর হিমরে কাউন ইয়াসরাহুনা কামা তাসরাহুল এবেলুয়ার নামু এরপরে আর দল মানুষের কাছে নিয়ে যাওয়া হলো যেই মানুষগুলোর সামনেও জখম পিছনেও জখম ফাড়া ফুটা চামড়া কাটা ফাড়া ফেটা রক্ত বের হচ্ছে পুষ বের হচ্ছে এরা সকালে বের হয় বিকেলে বের হয় পশুর মতো এরা খায় আবদরি জাহান নামে লোকদেরকে যে পোড়ানো হচ্ছে সেই পোড়ানোর কারণে যে রক্ত পুজগুলো বের হচ্ছে এগুলো খাওয়ানো হচ্ছে এবং জাক্কুম গাছ খাওয়ানো হচ্ছে জাক্কুম গাছ হচ্ছে জাহান নামে এক প্রকারের আগুনের তৈরি গাছ যেই গাছের কামড় দিলে পরে এত কষ হবে মুখ আটকে যাবে গরম হবে নারী বুড়ি জ্বলে যাবে এই জাক্কুম গাছ খাওয়ানো হচ্ছে অরদাফা জাহান্নাম এবং জাহান নামের আগুনের আঙ্গার তার পেটে ঢুকানো হচ্ছে ওয়াহে জারাতুহা ফাকল মাহা উলাইয়া জিব্রাইল ভাই জিব্রাইল এরা কারা কি এদের পরিচয় কি করেছে এরা কালাহা উলাই আল্লাদিন লা ইউদ্দুনা সাদাকাতিয়া মুআলিহিম জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহি এরা হচ্ছে আপনার উন্মতের সেই সমস্ত লোকেরা যাদের উপরে আল্লাহ তালা জাকাত ফরজ করে দিয়েছেন অর্থ সম্পদ দান করেছিলেন ওরা ওদের মালের জাকাত আদায় করে নাই সাদাকা আদায় করে নাই আল্লাহ তালা তাদেরকে এভাবে শাস্তির বন্দোবস্ত করে দিয়েছেন জোরে বলেন নওয়াজ মানুষেরা নিজের উপরে জুলুম করেছে আল্লাহ উপরে জুলুম করেন নাই সুম্মা উতি আলা কৌমিন এরপরে আমাকে হাজির করা হলো এমন একটা দল মানুষের কাছে যাদের সামনে একটা সুন্দর পরিষ্কার ড্যাগের ভিতরে তাজা গোস্ত পাকানো আছে সুন্দর সুগন্ধযুক্ত গোস্ত পাকানো আছে গোস্ত ভুনা করা আছে ওয়ালাহমুন আখারফি কিদরিন আর একটা গোস্তে আর একটা ড্যাগের ভিতরে পচা গোস্ত আছে খাবিসুন দুর্গন্ধযুক্ত পচা গোস্ত রয়েছে ফাজালু ইয়াকুলুনা মিনাল লাহমিন নাইল খাবিসে ওরা ওই পচা দুর্গন্ধযুক্ত গোস্ত খাচ্ছে পবিত্র সুগন্ধযুক্ত গোস্তগুলোকে তারা খাচ্ছে না আল্লাহর নবী জিব্রাইলকে জিজ্ঞেস করেন এরা কারা কাল মিন উম্মাতিকা ইয়া রাসুল রাসূলুল্লাহি এরা হচ্ছে আপনার উন্মতের মধ্যে সেই সমস্ত মানুষেরা যাদের ঘরে হালাল স্ত্রী ছিল পবিত্র স্ত্রী ছিল তাকুন এন্দাহু আলমার আতুল হালালু তার কাছে পবিত্র স্ত্রী ছিল আত্মইবাতু পবিত্র স্ত্রী ছিল তারপরেও সে ওই স্ত্রীর বান্ধবী কি আছে পাড়া প্রতিবেশী কি আছে আর যদি মসজিদের হুজুর হয় তাহলে এলাকার বাসায় বাসায় টিউশনি করে না মেয়েদেরকে পড়ায় আর বড় লোকদের যদি মেয়ে স্ত্রী হয় ভাবি সাহ ভাবি মা বোন না আছে কার প্রায় শোনা যায় ইমাম সাহেবের জন্য পর্দার হুকুম থাকে না পর্দার হুকুম মুসল্লিদের জন্য বহু জায়গায় আছে নিজের ঘরে স্ত্রী আছে সেই স্ত্রী বাদ দিয়ে ওই যে টিউশনি করা মেয়েদেরকে তাদের সাথে ফষ্টি করে এরকম রিপোর্ট আছে আমাদের কাছে এমাম নামাজ পড়ায় এইভাবে যারা এই কাজ করেছে সুন্দর হালাল স্ত্রী তার ঘরে আছে পবিত্র স্ত্রী হালাল স্ত্রী ঘরে আছে এরপরে সে অন্য একটা স্ত্রীর কাছে যায় এইরকম ভাবে দুশ্চরিত্রের লোক যারা এদেরকে আল্লাহ তারা শাস্তি দিচ্ছেন এরকম হালাল গোস্ত রেখে পবিত্র গোস্ত রেখে পচা দুর্গন্ধ পচা গোস্ত খাওয়ানো হচ্ছে হাত্তা ইউসবিহা পালমার আতু তাকুম এন্দে জাউজিহা আর ওই সমস্ত নারীরা যারা তার স্বামী পবিত্র আছে হালাল স্বামী আছে এরপরেও সে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করে এবং সেইভাবে রাত্র কাটায় এই সমস্ত নারীদেরকে আল্লাহ রাব্বুল আলম এই শাস্তিদের দিয়ে শাস্তি দিচ্ছেন সুম্মা তারিখে লা এরপরে আর দল মানুষের কাছ দিয়ে যাওয়া হলো যে মানুষগুলো দেখা যাচ্ছে ওই রাস্তায় কাটা আছে সেই কাটা দিয়ে তাদের পেট ছেড়ে দেওয়া হচ্ছে কাপড় ফেলে দেওয়া হচ্ছে জিব্রাহিলকে বললাম ইব্রাহিল এই লোকগুলো কারা কালা হাজা মিসলু আকোয়া মিমিন উম্মাতিকা এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত লোকেরা যারা রাস্তায় বসে মানুষকে চিন্তাই করে ডাকাতি করে সেই লোকদেরকে এরকম রাস্তায় আটকানো হচ্ছে এরপরে আমাকে আনা হলো আর দল মানুষের কাছে যারা বিশাল আকারের বোঝা লাকড়ির বোঝা জমা করে বহন করে তারা জমা করছে এরপরে তারা মাথায় উঠাবার ইচ্ছে করছে অহুয়ার ইয়াজিদ আলাইহা সে পারছে না আর বাড়াচ্ছে কেবল ফাকাল আমা হাদা ইয়া জিব্রাইল এরা কারা قال هذا الرجل من أمتك يكون عليه أمانات الناس لا يقدر على أدائها এ হচ্ছে আপনার উম্মত ওই সমস্ত লোকেরা যারা মানুষের আমানতের বোঝা বহন করত কিন্তু তারা আমানতের আদায় করত না সেই লোকগুলো হচ্ছে এরা এরপরে বলা হচ্ছে সুম্মাউতি আলা কমিন তুকরাজু আল সেনাতুহুম ওয়া শাফাহুম বিমা কারিদ মিন হাদিদিন এরপরে আমাকে আনা হল আরাক দল মানুষের কাছে যেই মানুষগুলোর জিহিবা এবং ঠোঁটগুলো আগুন দিয়ে কেটে দেওয়া হচ্ছে কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে কুল্লামা কুরেদাত আদাত কামা কানাত যখনই কাটা হচ্ছে আবার আগের মতো ঠিক হয়ে যাচ্ছে এভাবে কমছে না ফকাল মাহাদ ইব্রাহিম আল্লাহর নবী জিজ্ঞেস করেন জিব্রাইল এগুলো কারা ফেতনাতে এরা হচ্ছে ওই সমস্ত লোকেরা আপনার উম্মতের মধ্যে আলেমরা যারা ওয়াজ করতো খুদ্া দিত বক্তব্য রাখত মানুষকে মিথ্যা মিথ্যা ওয়াজ শুনাইত ওয়াজ শুনাইত অমুক ব্যক্তি লাভ দিয়ে আল্লাহ আরো সে চলে গেছে হ্যাঁ? আরো সে চলে গেছে মাওয়াজে কারিমিয়া তৃতীয় খন্ডে আছে দুইজন বুজুর্গের কাছে একজন আবেদন করলো আমি আল্লাহকে পাইতে চাই বুজুর্গ বসলেন বলেন যে দাও প্রথম আকাশে গেছে আল্লাহ এতে হবে না দ্বিতীয় আকাশে গেল ভাই পাগলা তুই কইয়াছিস এই তো দ্বিতীয় আকাশে না এতে হবে না তৃতীয় আকাশে যাও আল্লাহ তৃতীয় আকাশে যাও খুলে দিল দরজা এইভাবে সাত আসমান ভেদ করে চলে গেছে এরপরে যে পাগলা তুই কইয়াছ তখন আওয়াজ আসে না তখন বুজুর্গেরা বুঝতে পারলেন যে এখন আল্লাহর সঙ্গে মিশে গেছে এজন্য আওয়াজ করতে পারতেছে না কাহিনী লেখা আছে আমার ভাইয়েরা মেয়েরাজের কাহিনী থেকে জানলেন আল্লাহর নবীকে মেয়েরাজ যেতে হয়েছে প্রত্যেকটা আসমানের দরজা খোলার প্রয়োজন হয়েছে আর বুজুর্গদের লাভ দিয়ে আল্লাহর আলসের তলে যাওয়ার জন্য আসমানের দরজা খোলার প্রয়োজন হয় না ওই যে কাহিনী বলি না হাসান বসরি রাবে আবশ্রী কেসা বয়ান করতে গিয়ে বলে একবার রাবে আবশ্রী পালিয়ে পালাপালি খেলাচ্ছিল হাসান বসরির সঙ্গে হাসান বসরি সাত আসমান সাত জমিন কোথাও খুঁজে পাচ্ছে না পরবর্তীতে যখন দেখা হলো জিজ্ঞেস করো তুমি কই ছিলে বলল আমি তো আল্লাহর আরসের তলে পালিয়েছিলাম যাই হোক মেয়েরাজের থেকে পরিষ্কার হতে হবে আল্লাহর নবী মেয়েরাজে যাওয়ার সময় প্রত্যেকটা আসমানের দরজা খোলার প্রয়োজন হয়েছে আর ওনাদের আরস পর্যন্ত যেতে কোনো দরজা খোলার প্রয়োজন হয় না এগুলো সহিনা ভুয়া এই খোতাবাদে বলা হচ্ছে কেয়ামতের মাঠে এই খতিবদের গুলোকে জাহান নামের আগুনের কেচি দিয়ে কাটা হবে এরপরে বলা হচ্ছে একটা ছোট পাথর আজিমুন ওই পাথরের থেকে বড় একটা সার বের হচ্ছে ফাজালা হাইসু ওই সারটা বের হয়ে আবার ওই পাথরের মধ্যে ঢুকতে যাচ্ছে ফালা কিন্তু আর তার পক্ষে ঢুকা সম্ভব না ফাকালা মা হাযা ইয়া জিব্রাইলু অবাই জিব্রাইলেরা কারা قال هذا الرجل الذي يتكلم بالكلمة العظيمة ثم يندم عليها فيا فلا يستطيع أن يردها এ হচ্ছে ওই সকল লোকেরা যারা এমন কোন কথা বলে ফেলে বড় ধরনের কথা মারাত্মক কথা বলে ফেলে শিরিক করে ফেলে অথচ সেই কথাটা আর তার ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই এইভাবে আল্লাহ রসুল সাল্লাম অনেক লম্বা হাদিস এটা একেবারে সবকিছু আল্লাহ রসুল সাল্লাহামকে দেখানো হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম দেখে এসেছেন এবং উম্মতকে সেই বর্ণনা দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম মেয়ারাজ থেকে চলে আসলেন আমি আর লম্বা করছি না মেয়ারাজ থেকে আসার পরে আল্লাহর এখানে আরেকটা কথা বলি যে আরেক দল লোক দেখলেন কমন আলা বুতুন হিমকাল বইতে আর এক দল মানুষ একটা দল আছে তাদের প্যাট গুলো এক একটা বড় ঘরের মতো ফিহা আল হাইয়াতু সেই প্যাট গুলোর ভিতরে বড় বড় সাপ দেখা যাচ্ছে সাপ তুরামিন খারিজ পেটের বাহিরের থেকে সাপগুলো দেখা যাচ্ছে ফাকুল তুমান হা উলাইয়া জিব্রাইল ও ভাই জিব্রাইল এই লোকগুলো কারা কালা হা আকিলুর রেবা এরা হচ্ছে আপনার উন্মতের মধ্যে ওই সমস্ত লোকেরা যারা সুদ খেত সুদ যারা সুদ খেত তারা হচ্ছে এই লোকগুলো যাদের প্যাটের মধ্যে সাপ দেখা যাচ্ছে বড় বড় মটকার মতো প্যাট হবে এরপরে সাপ তার ভিতরে থাকবে দংশন করতে থাকবে এইভাবে মেয়েরাজের থেকে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম চলে আসলেন মেয়েরাজ থেকে আসার পরে নামাজ নিয়ে আসলেন মেয়েরাজের কাহিনী আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম সকালবেলা প্রতিদিনের মতো কাবা শরীফের সামনে গেলেন সোম্মা আসু এরপরে আল্লাহ রাসুল সাল আলহি ওয়াসাল্লাম যখন সকালবেলা হাজির হলেন লোকদের সামনে উপস্থিত হলেন আসবাহাত মক্কাতা মক্কায় হাজির হলেন আরাফাত আল্লাহ রসুল সাল্লাম একটু চিন্তায় পড়ে গেলেন যে আমি যদি এই ঘটনা বলি লোকেরা এটাকে মিথ্যা মনে করবে আমাকে মিথ্যুক বলবে ফাকাত হাজিনান আমি চিন্তিত হয়ে একটা কোনায় বসে আছি ফামাররা আবু জাহাল আমার কাছ দিয়ে আবু জাহেল যাচ্ছিল কে আবু জাহেল আবু জাহেল যাচ্ছিল ফাজা আবু জাহেল আল্লাহর নবীকে দুশ্চিন্তায় দেখে পাশে এসে বসল হাত্তা জালা চাইলেইহে ফাকল আলাহু আবু জাহেল আল্লাহর নবীকে বলল কাল মুস্তাহজি উপহাস করার মতো উপহাস করে বলল হালকা আনামিন শাহী আজকে নতুন কোনো খবর আছে কি ফকাল রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নাম আল্লাহর রসুল সাল্লাম বলেন হা হ্যাঁ, আছে কলা ওয়ামা হুয়া আবু জাহেল বলল কি সে বলো কলা ইন্নি উসরিয়া বি আল্লাহ ইলাতা আল্লাহর নবী আবু জাহেলের সামনে খুলে বললেন ইন্নি উসরিয়া বি আল্লাহ ইলাতা আজকের রাতে আমাকে এসরা করানো হয়েছে এরকম ঘুরানো হয়েছে কলা ইলা আইনা কোথায় গিয়েছ কলা ইন ইলা বাইতুল মাকদিস বাইতুল মাকদিস পর্যন্ত কলা সুম্মা আসবাহতা বাইনা জহরানাইনা এরপরে আমাদের আমাদের মধ্যে ফিরে এসেছো কলা নাম হ্যাঁ ফিরে এসেছি قال فلم يرى أن يكذبه مخافة أن يجحد الحديث إن دعا قام إليه আবু জাহেল চাইছিল অস্বীকার করতে দিয়ে অস্বীকার করলেন না ইচ্ছে করলেন যে যাতে করে আরো লোকদের কাছে বলুক এটা একটা অস্ত্র মক্ষম হাতিয়ার কালা এবার আবু জাহেল বলল আর আচ্ছা বলো আমি যদি তোমার কমের লোকদেরকে ডাকি আমাকে যা বলেছ এটা কি এদেরকে বলবা তাহলে আবু জাহেল একটা মক্ষম সুযোগ পেয়েছে যে এইটা দিয়ে মানুষদেরকে ভাগানো যাবে তুমি কি বলবা এটা আতুহাদ্দিসুহুম আমাদেরকে যেটা বলেছ এটা কি তোমার কমকে বলবে ফকাল রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহর নবী সাল আলহি ওসাল্লাম বলেন নাম হাম অবশ্যই বলবো ফকাল আবু ডাক তো সব চলে আসো সব চলে আসো কালা ফান কাস্তু একের মসজিদ পরিপূর্ণ হয়ে গেল লোক ভরে গেল যাও সব চলে আসলো হাত্তা জালাসু ইলাইহা আল্লাহ রসুলের কাছে এসে সব বসলো কল হাদ্দিস কমা কবে মা হাদ্দাস্তানি আবু জাহেল বলল এবারে তোমার লোকেরা এসে গেছে সবার কাছে বলো যা আমার কাছে বলেছ ফকাল রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম এবার আল্লাহ রসুল সাল্লাম বললেন ইন্নে উসরিয়াবি আল্লাহ আমাকে এই রাতে ইসরা করানো হয়েছে ভ্রমণ করানো হয়েছে ফাকালু ইলা আইনা কোথায় ভ্রমণ করানো হয়েছে কলা ইলা বাইতুল মাকদিস বাইতুল মোকাদ্দাস পর্যন্ত কলু সুম্মাস আসবাহাতা বাইনা জহারানাইনা এরপরে আবার সকালে আপনি আমাদের মাঝে এসেছেন কলা নাম হা কলা ফামান ফামিন বাইনা মুসাফিকিন নমিন বাইনি ওয়াজিন দাওয়াল রাসিহি মুতাআজ্জিবান লিল কিজবে কেউ হাত তালি মারতে লাগলো মুসাফিক তালি মারতে লাগলো আবার কেউ মাথায় হাত দিল আশ্চর্য হয়ে মসজিদ এবারে তারা পরীক্ষা করতে লাগলো আচ্ছা বলো দেখি তুমি যে গেলা মসজিদটা কেমন বলো দেখি মসজিদ তাদের মধ্যে এমন লোক ছিল যারা বাইতুল মোকাদ্দাস সফর করেছে এবং মসজিদ দেখেছে তারা বললো বলো দেখি মসজিদটা কেমন فقال رسول الله صلى الله عليه وسلم فما زلت حتى أنعت حتى التبس علي بعض النعات আমি বাইতুল মুকাদ্দাস মসজিদের বর্ণনা করতে শুরু করলাম কোন কোন জায়গায় গিয়ে আমার একটু প্যাচ লেগে গেল ফাজি আবিল মসজিদ আমার সামনে মসজিদটাকে উপস্থাপন করা ধরে রাখা হল ও আনা আঞ্জুর ইলাইহি আমি সেই মসজিদ দেখতে পাচ্ছি হাত্তা ওয়াদুনা দারে আকিল আও একালিন যেন আমার আকিল যে তাস্তু ভাই তার ঘরের সঙ্গে বাইতুল মোকাদ্দাসকে রেখে দেওয়া হয়েছে আমি এবার দেখে দেখে সব বলতে লাগলাম ওয়াকানা মা হাদা নাতুন লামাহফাজহু এইভাবে আবু জাহেল এখানে এক কাজ করলো এর আগে আরো একটা কাজ করেছে যারা খালিজ বলা আছে আবু জাহেল সকালবেলা চলে গেল আবু বকর সিদ্দিকের কাছে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানুর দরজায় গিয়ে আঘাত করলো আবু জাহ আবু বকর শোনো আবু বকর দেখলো আবু জাহেল আসলো কেন কি ব্যাপার নতুন কিছু আছে হ্যাঁ হ্যাঁ নতুন খবর আছে ওই যে তুমি যার সঙ্গে চলো আমরা সব সময় বলে থাকি তুমি যার সঙ্গে চলো তার উপরে পাগল ভর করেছে সে পাগল হয়ে গেছে তুমি তো বিশ্বাস করো না এইবার আমাদের কাছে প্রমাণ আছে এইবার প্রমাণ পেশ করব বলে বলো কি তারে সে বলে যে এক রাতে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সে সফর করেছে এরপরে নাকি আকাশ গেছে ওটা বাদ দিলাম এইটা কি বিশ্বাস করা যায় আবু জাহেলরা সব সময় আবু বকরকে আল্লাহ রসুল সাল্লাহ সালামের থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল বর্তমান যুগের আবু জাহেল যারা তারাও আলে মোলামাদার থেকে তাদের দিনদার লোকগুলোকে বিচ্ছিন্ন করার চক্রান্ত করে ঠিক কিনা সব সময় চক্রান্ত করে কেমনে হুজুরের থেকে মুসল্লিদেরকে আলাদা করা যাবে এর মাথায় হাত দেয় ওর মাথায় বোঝা দেয় আর তুই তো আমার এলাকার লোক হ্যাঁ আল্লাহকে ভয় করা উচিত যাই হোক বলতেছিলাম আবু বকর সিদ্দিক আদি আল্লাহ হোকে বিচ্ছিন্ন করার জন্য চেষ্টা করলো আবু বকর সিদ্দিককে বলল আচ্ছা শোনো সে বলতেছে এই এক রাতে এখান থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত আর বাইতুল মোকাদ্দাস থেকে সাত আসমান পর্যন্ত সবর করেছে এটাও কি বিশ্বাস করা যায় আবু বকর সিদ্দিক বললেন এটা কি আমার নবী বলেছেন আবু জাহেল বলল হ্যাঁ তোমার কাছেও বলবে বসাই রেখে আসছি বসতে পারলো যে বোধহয় ঔষধ কাজে লেগেছে এবারে আবু বকর সিদ্দিক বললেন যে না তুমি বলো আমার নবীটা বলেছেন কিনা বলে হ্যাঁ হ্যাঁ বলেছেন এবারে আল্লাহর নবীর সাথী কেমন সাথী কুফাররা সব সময় চেষ্টা করে নবীর থেকে আবু বকরকে জুদা করার জন্য বিচ্ছিন্ন করার জন্য আল্লাহ রাব্বুল আলমিন সবসময় তাকে এক করে রাখেন এই সঙ্গী যে সঙ্গী সফরের সঙ্গী সাউর হজরের সঙ্গী ইমানের সঙ্গী একিনের সঙ্গী হিজরতের সঙ্গী বদরের সঙ্গী ওহুদের সঙ্গী হোনাইনের সঙ্গী মক্কা বিজয়ের সঙ্গী সব সময় যেই সঙ্গী রয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন তাকে নবীর থেকে বিচ্ছিন্ন হতে দিবেন না আবু জাহেল বলল তোমার সেই নবী তোমার সেই সঙ্গী নাকি এক রাত্রে এত দূর সফর করেছে বিশ্বাস করা যায় কি আবু বকর বললেন বলো আমার নবী বলেছেন কিনা বলে হ্যাঁ হ্যাঁ বলেছেন এটাই পরীক্ষা যখন কঠিন মুহূর্ত সামনে আসে সেই সময় অটল থাকা স্থির থাকা এটা হল ইমানের পরিচয় এই জন্য আবু বকর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ জিজ্ঞেস করছেন আমার নবী কি বলেছেন হ্যাঁ তা বলেছেন এবারে বলছেন শুনে রাখো যদি আল্লাহর নবী বলে থাকেন আমি আবু বকর সাক্ষী দিচ্ছি আল্লাহর নবী সত্যই বলেছেন জোরে বলুন সুবাহান আমি তো এর চেয়েও বড়টা বিশ্বাস করি মুহূর্তে জিব্রাইল সাত আসমান উপর থেকে আসেন আবার চলে যান সেইটা যখন বিশ্বাস করতে পারি তাহলে জিব্রাইলের চেয়ে সমস্ত মখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আমার প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি বাইতুল মোকাদ্দাস পর্যন্ত এবং সেখান থেকে আরো দূরে গিয়ে থাকেন আমার বিশ্বাস করতে কোনো আপত্তি নাই শয়তান লা জবাব হয়ে গেল বোঝা গেল শয়তানদেরকে এভাবেই জবাব দিতে হবে এইভাবে আবু বকর সিদ্দিকের ইতিহাস আমি সকালে আজকে বলেছিলাম যে আল্লাহর নবীর মৃত্যুর পরে যখন ওমর বিন খত্তাবের মতো লৌহ মানব গলে গেল তরবারি হাতে নিয়ে ঘুরতে লাগলো বলতে লাগলো যেই ব্যক্তি বলবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মরে গেছে আমি গরদানটা উড়িয়ে দিব আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তার আনহু ওই দিন সকালে যেহেতু আল্লাহ নবীর সুস্থ হয়েছিলেন উনি দূরে গিয়েছিলেন যখন খবর পেলেন ঘোড়ায় চড়ে চলে আসলেন আল্লাহর নবীর লাশ যেখানে রাখা ছিল বর্তমান যেখানে কবর আইসার হুজরা সেখানে চলে গেলেন আল্লাহর নবীর চাদর দিয়ে ঢাকা ছিলেন চাদরটা উঠালেন নবীর কপালে চুমো খেলেন আর বললেন তিবতা হাইয়ান ওয়ামাইয়ানি আরাসুল আল্লাহি হে আল্লাহর নবী আপনি পবিত্র মৃত্যু এবং জীবিত সর্বাবস্থায় পবিত্র বলে চুমো খেলেন আবার পর্দাটা টেনে দিলেন এরপরে জনসমক্ষে আসলেন কি স্থির ইমান ঘোষণা করছেন আলামান কানা ইয়াবুদু মুহাম্মাদান ও আমার সাহাবি ভাইয়েরা যারা জেনে রাখো যারা মোহাম্মদ সাল্লাহ ইবাদত করতে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যারা পূজা করতে তারা জেনে রাখো ফাইন্নাহু কদমা তা তিনি মরে গেছেন অমান কান আর যারা তোমরা আল্লাহর ইবাদত করতে তারা জেনে রাখো আল্লাহ তারা চিরঞ্জীব চিরস্থায়ী তিনি কখনো মৃত্যুবরণ করেন না তার কোনো মৃত্যু হয় না এরপরে আয়াত পড়লেন আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রসুল আফা ইম্মা কুতিলান আলা আকাবিকুম মুহাম্মদ সাল্লাম তো একজন রসুল এর পূর্বে যত রসুল দুনিয়াতে আগমন করেছিলেন সমস্ত নবী রসুলরা দুনিয়াতে বিদায় হয়ে গেছেন এখন তোমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি মৃত্যুবরণ করেন অথবা শহীদ হয়ে যান তাহলে কি তোমরা আমার পিছনে চলে যাবে জেনে রাখো যারা পিছনে চলে যাবে তারা আল্লাহর কোনো ক্ষতি করবে না নিজের ক্ষতি হবে আয়াত পড়লেন মনে হচ্ছিল সাহাবায়ক রামরা যেন আসমানের থেকে আয়াত নতুন করে শুনছেন ওমরের হাত থেকে তরবারি পড়ে গেল সাহাবায় কেরামদের চোখে পানি এলো হজরত ফাতেমার মুখে কবিতা চলে আসলো সুব্বত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বত আলাল আইয়ামে সিরনা লায়ালিয়া মা মান শাম্মা তুরবাত আহমাদা আল্লাহ ফিজ জামানে আমার নবী দুনিয়ার থেকে চলে গেছেন আমার আব্বা দুনিয়াদের চলে গেছেন এমন মুসিবত আমার উপর এসেছে যদি দিনের উপরে আসতো রাত্র হয়ে যেত এইভাবে সাহাবা একরাম সবাই নিশ্চিত হয়ে গেলেন নবী দুনিয়ার থেকে চলে গেছেন ও আমার ভাইয়েরা এখানেও আবু বকর সিদ্দিক আদি আল্লাহ তালানহু স্থির ইমানের পরিচয় দিলেন কোন আবেগ দিয়ে কাজ করেন নাই আল্লাহর নবী দুনিয়ার থেকে চলে গেছেন আমরা ইবাদত করি কার জন্য শুধু এ পর্যন্তই নয় আল্লাহর নবীর মৃত্যুর পরে একদিকে রোম পারস্য সম্রাট শক্তিগুলো মদিনায় হামলা করার প্রস্তুতি নিচ্ছিল আর একদিকে ইয়ামানের থেকে মুসাইল আমাদুল কাজদাব নবুয়াদ দাবি করলো আর একদিকে একদল লোক জাকাত দিতে অস্বীকার করলো আর একদল লোক মোরতাদ হয়ে গেল এইভাবে চতুর্মুখী যখন সমস্যা দেখা দিচ্ছিল অমর বিন খত্তাবাদি আল্লাহ আনহুর মতো ব্যক্তি বলেন আবু বকর এই মুহূর্তে একদিকে ইহুদি খ্রিস্টানদের আক্রমণের ভয় আছে আর একদিকে মুসাইলামাতুল কাজদাবের নবুয়াদ দাবি করেছে একদল মোরতাদ হয়ে গেছে এই মুহূর্তে জাকাত দিতে তারা অস্বীকার করছে এদের বিরুদ্ধে লড়াই না করলে চলে না <clears throat> আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তানহু অমরকে ধমক দিল অমর ফিল ইসলামাদ আসাদুন ফিল জাহিলিয়া জাহিলি যুগে সিংহের মতো গর্জ উঠতে আর ইসলাম গ্রহণ করে শিয়াল হয়ে গেছ জেনে রাখো আল্লাহর নবীর যুগে যেই ব্যক্তি একটা বকরির বাচ্চা জাকাত দিত আজকে যদি তা দিতে অস্বীকার করে যে ব্যক্তি উটের সঙ্গে উটের রশিটা দিত আজকে যদি তা দিতে অস্বীকার করে আল্লাহর কসম আমি তার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করব আবু বকর বুঝতে পারলেন অমরও বুঝতে পারেন এবারে যে আবু বকর যা বলছে এটা সত্যিকের অর্থে নিশ্চিত হয়ে বলছে আফামাং সারা সাদারাহুল ইসলামে ফাহুয়া আলা মিনহু যেই ব্যক্তি ইসলামের জন্য নিজের আত্মাকে প্রশস্ত করে দেয় নিজের সিনাকে খুলে দেয় আল্লাহ তারা তাকে তার পক্ষ থেকে নূর দিয়ে সাহায্য করেন আবু বকরকে সাহায্য করেছেন অবসর মানে স্থির থাকো আবু বকরের মতো স্থির থাকো অটল থাকো মেয়েরাজের শিক্ষা তুমি গ্রহণ করো কোন মুহূর্তে এদিক সেদিক দিক যাওয়ার কোন সুযোগ নাই ইসলামকে বিসর্জন দেওয়ার সুযোগ নেই আবু বকর বললেন আয়ান কুসুদ্দিন ওয়ানা হাইয়ু দিনের সামান্য ক্ষতি হবে আর আমি আবু বকর জীবিত থাকবো তা বরদাস্ত করা যেতে পারে না বোঝা করে ইসলামের ক্ষতি করে ইসলামের কোন জিনিসকে আপোষ করা যাবে না প্রয়োজন আমার জান যাবে আমার ইমা আমার মাল যাবে আমার বাড়ি যাবে ঘর যাবে জীবন চলে যাবে তারপরেও ইসলামের কোনো বিষয় আপোষ করা যাবে এজন্য খেয়াল রাখতে হবে ইসলাম একটা গুরুত্বপূর্ণ দিন মেয়েরাজের জন্য মেয়েরাজের শিক্ষাগুলো আল্লাহ রসুল সালাসা মেয়েরাজ হয়েছিল আল্লাহ রসুলের শিষ্য আবু সিদ্দিক সেটাকে বিশ্বাস করলেন কিছু লোক মোরতাদ হয়ে গিয়েছিল সেজন্যই আমাদের মনে রাখতে হবে আবু সিদ্দিক যেভাবে এই আল্লাহর এত নৈকট্য অর্জন করেছেন তার পিছনে কিছু রহস্য আছে যেগুলো আমরা আলোচনা করলাম এইভাবে আল্লাহ রসুল সাল্লাহ মেয়েরাজ থেকে আসলেন মেয়েরাজের বড় পাওনা আমরা আলোচনা করেছি আজকে সালাত আজকে যুবকদের মধ্যে নেই এরপরে মেয়েরাজের সর্বশেষ যে অংশ আলোচনা করতে চাই আলোচনা করতে গিয়ে দেখা যায় অনেকেই এমন কাহিনী বলে এর শ্রীর মারভিল কোরআনেও আছে বিভিন্ন জায়গায় একটা ক্যাসেট শুনতেছিলাম আসতেছিলাম পথে যে একজন লোক সে মেয়েরাজকে অস্বীকার করার কারণে বিবিকে মাছ করতে দিয়ে চলে গেছে গোসল করতে হঠাৎ সে স্ত্রী হয়ে গেছে ডুবতেছে মেয়ে লোক হয়ে গেছে এরপরে কোথাও গিয়ে উঠলো তারপরে সেখানে গিয়ে তাকে একজনে বিয়ে করলো এবং সাতাইশ বছর চলে গেল সাতটা সন্তান হলো এরপরে আর একদিন গোসল করতে আসলো এরপরে আবার সে পুরুষ হয়ে গেল এরপরে ঘরে ফিরে আসলো এসে দেখে স্ত্রী এখনো সেই মাছ কোটা নিয়ে ব্যস্ত বললে ব্যাপার কি তুমি মাছ কোটা শেষ হয় নাই কয় না এই মাত্র না তুমি গেলা কি বলো আমি তো এই যে সাতাইশ বছর কাটাই আসলাম এইভাবে মেয়েরাজ বিশ্বাস করার জন্য গল্প কাহিনী তৈরি করেছে তাপসিরি কিতাবে লেখা আছে আমার ভাইয়েরা কোরআনুল করিমে এবং হাদিস শরীফের যতটুকু বলা হয়েছে এতটুকু বলবেন আর এই আজগুবি কাহিনী এর কোন ভিত্তি কোন সহি কেতাবে নাই এইভাবে মেয়েরাজের কাহিনী বলা হয় আরো কত কাহিনী মেয়েরাজ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এক কাহিনী আল্লাহর নবী যখন দাওয়াত দিচ্ছেন বিভিন্ন দেশে ইতিহাস আছে এখানে হাদিসগুলো অনেকগুলো হাদিস আছে আমি বলতে অনেক সময় লাগবে আর দরকার আমি লম্ব করছি না এরপরেও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এসে গেছে মমিনদের জন্য অল্প যথেষ্ট মেয়েরাজের ঘটনা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মেয়েরাজ সশরীরে গিয়েছিলেন এমন না যে স্বপ্নে অনেকে আবার এটা বলে স্বপ্নে গিয়েছিলেন এজন্য কোরআনের শুরুতে বলা আছে সুবহান আল্লাদি আব্দিহি আব্দুল মানে গোলাম আব্দুল মানে কি দাস গোলাম গোলাম কি রুহুকে বলা হয় না দেহকে বলা হয় দুইটাকে বলা হয় দেহ আর রুহু দুটো কি বলা হয় আল্লাহ তারা বুঝাচ্ছেন সুবহান আল্লাদি আসরা আব্দিহি বলে যে আল্লাহর নবীর শরীরে মেরাজ হয়েছিল দৈহিকভাবে মেরাজ হয়েছিল খালি আত্মিকভাবে বা স্বপ্নযোগে নয় তাছাড়া এখানে আল্লাহ সুবাহানা হো তারা সুবাহানা বলেছেন আর সুবাহানা বলে আশ্চর্যজনক বিষয় বহন করতে গিয়ে যদি স্বপ্নযুগে হয়ে থাকে বা আধ্যাত্মিকভাবে হয়ে থাকে তাহলে তো আপনার সুবাহানা বলার কোনো প্রয়োজন নাই তাহলে আবু জাহেদ অস্বীকার করার কোনো প্রয়োজন নাই স্বপ্নে মানুষ অনেক কিছু করতে পারে আবু জাহেদ কেন অস্বীকার করলো কেন আল্লাহ নবী একদল সাহাবি মোরতাদ হয়ে গেল বোঝা গেল মেয়েরাজ হয়েছিল শরীরে এবং সজাগ অবস্থায় দেহ এবং রুহু সব সহকারে এটা কোনো স্বপ্ন যোগে নয় আর কোনো কিনা আধ্যাত্মিক ভাবে নয় আল্লাহ তালা মেয়েরাজে আল্লাহ রসুলকে নিয়েছিলেন তার এই গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়ার জন্য সবক দেওয়ার জন্য এবং মৌলিক যে বিষয়গুলো দেওয়া হলো সেগুলো দেওয়ার জন্য আমাদেরকে মনে রাখতে হবে মেয়েরাজের থেকে আল্লাহর নবী যেই জিনিসগুলো পেয়েছেন সেইগুলো আমাদের আমল করতে হবে আজকে জিজ্ঞেস করা হয় মেয়েরাজে নামাজ কয় রাগাত পড়মু ন মুসলিম মেরাজ এই জন্য আমি আজকে আলোচনা করছি যদিও বাংলাদেশ হিসেবে কালকে মেরাজ বাংলাদেশ হিসেবে মেরাজ কবে আগামীকাল আছে আমরা আজকে আলোচনা করছি কি জন্য যাতে করে এই বেদাতের মধ্যে অংশীদার নয় আলোচনা দরকার আছে জানা দরকার আছে মেয়েরাজের নামাজ কয় রেখাত জিজ্ঞেস করে আমি বলি সতেরো রাখাত ব্যাপারটা কি কারণ মেয়েরাজ থেকে পাঁচত্ব নামাজ তো ফরজ হয়েছে সেই পাঁচত্ব নামাজের ফজরে দুই রেখাত ফরজ জহরে কয় রেখাত কত রাগাত হলো ছয় রাগাত আসরে কয় রাগাত কত হলো হ্যাঁ দশ রাগাত মাগরে কয় রাগাত তিন রাগাত কত হলো মেরাজের নামাজ কয় রাগাত এসার চার রাখাত রয়ে গেছে মোট কত হলো সতেরো রাখাত এখন আপনাদের কেউ যদি কেউ জিজ্ঞেস করে ভাই মেয়েরাজের নামাজ কয় রাখাত কি বলবেন সতেরো রাখাত কেমনে পড়তে হয় ফজরে দুই রেখাত জোহরে চার রাখাত আসরে চার রাখাত মাগরে তিন রেখাত এই সাড়ে চার রেখাত ঠিক আছে কিনা ইনশাআল্লাহ মেয়েরাজে আল্লাহ নবীর সাহাবির এখন আল্লাহ ইবাদত করেন নাই মেয়েরাজে নবী তো গেলেন গোপনে সাহাবা একরাম মেয়েরাজের রাত্র উদযাপন করেন না এখানে উদযাপন করা হয় রাষ্ট্রীয়ভাবে আর একদল ভাড়াটিয়া মৌলবী টেলিভিশনে আছে এরা এই সমস্ত যখন পায় তখন কেউ ইসলামের মৌলিক যে বিষয়গুলো এগুলোর কোনো আলোচনা নাই মেয়েরাজ থেকে আল্লাহ নবী আটটা জিনিস আনলেন সে আটটা জিনিস ছাড়া আরো কতগুলো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 থাকবে না আপনার শের তলে আমাদেরকে ছায়া দিয়ে মেহরবানি করে আমাদের কবুল করে নিয়ে আল্লাহ ইয়ার আব্বাল মেয়েরা যে আমরা আলোচনা করেছি নামাজ দেওয়া হয়েছে রোজা দেওয়া হয়েছে হজ দেওয়া জাকাত দেওয়া হয়েছে সাদাকা দেওয়া হয়েছে ইয়া আল্লাহ মেয়েরা যে আপনি যেই জিনিসগুলো আমাদেরকে দান করেছেন সেইগুলো ঠিক মতো আমাদেরকে পালন করার তৌফিক দান করেন ইয়ার আব্বাল আলামিন এই দীর্ঘক্ষণ পর্যন্ত মুরব্বীরা বসে আছেন কত কষ্ট হচ্ছিল তাদের তারপর বসেছিলেন কোরআনের মহাব্বাতে আপনার হাবিবের মহাব্বাতে যুবক ভাইরা অনেক দূর দরাজ থেকে এসেছে রাব্বুল আলমিন কেমতের কঠিন দিবসে আপনার আরো তলে যে সমস্ত যুবকেরা মুরব্বীরা ছায়া পাবে এই মসজিষের সমস্ত মানুষদেরকে কেমতের কঠিন দিবসে আপনার আরো তলে ছায়া পাওয়ার তৌফিক দান করেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরা মেয়েরা যারা আলোচনায় শুনেছি আপনি আপনার হাবিবকে কাউসার দান করেছেন যেই কাউসার থেকে নবী তার উম্মদদেরকে পানি পান করাবেন রব্বুল আরামিন আমরা আপনার দরবারে ফরিয়াদ করি রব্বুল আরামিন এই মসজিদে আমরা যারা বসে আছি আমাদের কঠিন দিবসে আপনার হাবিবের হাতে সেই কাউসারে পানি আমাদের পান করার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলমিন আমরা জাহান নামের শাস্তির কথা শুনেছি আপনার হাবিব কেমনি মেয়েরাজে সব কিছু দেখিয়েছেন আল্লাহ আমরা আপনার এই জাহান নামের শাস্তি ভোগ করতে পারবো না হে আল্লাহ মেহরবানি করে আমাদেরকে ওই জাহান নামের শাস্তির থেকে বাঁচার তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন ইয়ার হামার রহমিন আমরা মেয়েরাজের কেসার ভিতরে শুনেছি আপনার হাবিবের দোস্ত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুকে যখন কুফাররা এই মেরাজের কাহিনীকে কেন্দ্র করে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল আল্লাহ আপনি তাকে এমন স্থির ইমান দান করেছেন বিচ্ছিন্ন করা সম্ভব হয় না এবং তার ইমান আরো মজবুত হয়েছে আল্লাহ আমাদেরকেও সর্বাবস্থায় ইসলামের উপর ইমান উপরে অটল থাকার তৌফিক দান করেন ইয়া আল্লাহ ইয়া রব্বুল এই মজলিসে আমরা যারা হাজির রয়েছি আমাদের যার দিলে যে সমস্ত নেক মকসুদ রয়েছে সমস্ত নেক মকসুদ গুলো আপনি গাইবে খাজানা থেকে পূরণ করে দিন আল্লাহ আলামিন এই মসজিদ আমাদের অনেকের মা বাপ ভাই বোন দাদা দাদি শ্বশুর শাশুড়ি নানা নানি দুনিয়ার থেকে চলে গেছেন এ আল্লাহ যারা ইমানের সঙ্গে দুনিয়ার থেকে চলে গেছেন তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউসের খাস মেহমান বানিয়ে ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ইয়া রহমান রহিম রাব্বুল আলামিন আল্লাহ গোটা দুনিয়াতে মুসলিমদের উপরে নির্যাতন করা হচ্ছে মুসলিমদেরকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হচ্ছে মুসলমানদেরকে বুলেটের গুলি দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে আল্লাহ এই মুসলিমদেরকে মেহরবানি করে তোমার সত্যিকারতে ইমানের উপরে ফিরে আসার তৌফিক দান করো ইয়া আল্লাহ ইয়া রব্বুল আলামিন কামতের কঠিন দিবসে এই উম্মাদ যেন শহীদ হিসেবে পড়তে পারে সেই তৌফিক তুমি আমাদের সকলকে দান করো ইয়া আল্লাহ তোমার দিনের জন্য আমাদের জীবনের যান মাল আমাদের সবকিছু উৎসর্গ করার তৌফিক দান করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের সকলকে শহীদ হয়ে মর্তময় তৌফিক দান করো ইয়া আল্লাহ ইয়া রব্বুল আলামিন এই মসজিদকে তুমি হক কথা বলার জন্য কবুলে মঞ্জুর করো ইয়া আল্লাহ এই মহল্লার সমস্ত মানুষদেরকে কোরআন এবং সন্ন্যার পথে ফিরে আসার তৌফিক দান করো ইয়া আল্লাহ সমস্ত সিরিকার বেদাহাত থেকে বাঁচার তৌফিক দান করো ইয়া আল্লাহ এই মসজিদের সমস্ত লোকদেরকে তুমি কোরআন এবং সন্ন্যার কথা বলার তৌফিক দান করো কোরআন এবং সন্ন্যার কথা গ্রহণ করার তৌফিক দান করো ইয়া রব্বুল আলামিন হতে পারে এই মসজিদে যেভাবে মেয়েরাজের কাহিনী আলোচনা করা হলো জানি না দ্বিতীয়বার আর একবার বলার সুযোগ পাবো কিনা ইয়া আল্লাহ যদি এই মাসলিশ আজকের জন্য শেষ হয়ে থাকে আর এই মসজিদে মেরাজের গল্প মেরাজের কাহিনী যদি বলার সুযোগ না হয় রাব্বুল আলমিন কেয়ামতের মাঠে এই মুসল্লিদেরকে তোমার দিনের জন্য আল্লাহ একত্রে উঠার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ দুনিয়ার যে প্রান্তে থাকি এই ভাইদেরকে সেই প্রান্ত থেকে দিনের জন্য কাজ করার তুমি তৌফিক দান করো আল্লাহ আল্লাহ এই মহল্লার যে সমস্ত ভাইদেরকে তুমি তৌহিদ বুঝার তৌফিক দান করেছ মুরব্বীদেরকে যুবকদেরকে ছেলেদেরকে মেয়েদেরকে ইয়া আল্লাহ তাদেরকে তাও সেইদের উপরে এই মানের উপরে কোরআন সুন্নার সঠিক জ্ঞান উপর অটল থাকার তৌফিক দান করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এদেরকে কোরআন এবং সুন্না নিয়ে বাঁচার তৌফিক দান করো ইয়া আল্লাহ কোরআন এবং সুন্না নিয়ে মরার তৌফিক দান করো ইয়া রাব্বুল আলামিন এই মজলিসের যার শরীরে যে সমস্ত অসুবিধা আছে রুগ্ন অবস্থায় যারা আছেন তাদেরকে সেফায় কামেলা যেন সিভ করে দিন ইয়া আল্লাহ আল্লাহ হালাল রোজগার বৃদ্ধি করে দিন এ আল্লাহ যে যুবকরা বিয়ে করতে পারছে না ওদেরকে হালাল ভাবে কামায় রোজগার বৃদ্ধি করে বিয়ে করার ব্যবস্থা করে দিন ইয়া আল্লাহ আল্লাহ যে সমস্ত লোকদের ঘরে যুবতী মেয়ে রয়েছে বিয়ে দেওয়ার মতো ক্ষমতা নেই বিয়ে দিতে পারছে না ইয়া আল্লাহ ওই ভাইদের মেয়েদেরকে বিয়ে দেওয়ার তুমি বন্দোবস্ত করে দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ যাদের সন্তানরা মা বাবার অবাধ্য হচ্ছে এ আল্লাহ সন্তানদেরকে মা বাবার বাধ্য হয়ে খেদমত করার তৌফিক দান করো ইয়া আল্লাহ আলমিন এই মসজিদের শুরু থেকে পর্যন্ত যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে জমি দিয়ে সাহায্য করেছে মেহরবানি করে তুমি তাদের সকলকে কবুল মঞ্জুর করে নেবে আল্লাহ যারা দুনিয়ার থেকে চলে গেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন রাব্বিল আলামিন আখিরা কালিমাতান ইনদাল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর رسول الله السلام عليكم ورحمة الله وبركاته